আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রিয় নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে দিন ইসলামের দাওয়াত নিয়ে মানব জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন এবং তার দাওয়াত প্রথম শুরু হয়েছে মাক্কাতুল মোকাররামা থেকে তার নিজের বংশ কোরাইশ থেকে আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন্নবীর চলে আসছে বছরে চোদ্দশো চল্লিশ এবং একচল্লিশ হিজড়িতে আজকে বারোই রবিউল আউ্বাল চোদ্দশো একচল্লিশ হিজড়ি এই শনিবারে এসার সালাতের পরে আমাদের আলোচনার পর্ব নম্বর হচ্ছে চোদ্দ বিষয়বস্তু হচ্ছে নবী একাই সাল্লাহ সাল্লামের প্রকাশ্য দাওয়াতের দ্বিতীয় পর্ব প্রকাশ্য দাওয়াত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ যখন নির্দেশ দিলেন বেমা তু আমার ওয়ারে জানিল মুশেকিন তোমাকে যা আদেশ করা হয়েছে তা তুমি প্রকাশ্যে বর্ণনা করো লুকিয়ে এখন নয় এই আয়াত নাজলের পরে এবং তার সাথে সাথে আয়াত নাজল ওয়ানজের আশিরাতাকাল আকরাবিন তোমার নিকট আত্মীয়দেরকেও সতর্ক সাবধান করো এইসব আয়াতগুলি নাজেল হওয়ার পরে সরুল্লাহ সাল্লাম নিজের বংশধরকে ডেকে তাদেরকে দাওয়াত দিলেন <clears throat> নাম ধরে ধরে গোত্রের নাম ধরে ধরে তাদেরকে দাওয়াত দিলেন লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের এবং তাদেরকে সুসংবাদ শোনালেন যদি এই কালেমা তৌহিদের সাক্ষ্য প্রদান করো দিন ইসলামকে সাদরে গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়ার মালিক হতে পারবে আর আখেরাতে মুক্তি লাভ করতে পারবে সাবধান করলেন যদি তা না করো বিরুদ্ধাচরণ করো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের অবাধ্য হয়ে যাও বিশ্বাস না করো তাহলে আল্লাহর আজাব থেকে তোমাদেরকে সতর্ক করছি এই সতর্ক বাণী আমভাবে এবং খাসভাবে দুইভাবেই তিনি করলেন ও আমার ইনজার ও খাসা শেখ সফিউর রহমান তালা বলছেন যে এই সতর্ক বাণী তিনি বিশেষ বিশেষ ব্যক্তির নাম ধরেও বা বিশেষ বিশেষ গোত্রের নাম ধরে করেছিলেন আর আমভাবে সাধারণভাবে সবার জন্য যারা উপস্থিত হয়েছিল সেই সময় নবী কারি ইসলামের ডাকি যা গত সপ্তাহের আলোচনা এসছে তাদেরকে সম্বোধন করে বলেছিলেন বলেছিলেন ইয়া মা আশারা কোরাইশ হে কোরাইশ বংশের লোকেরা ইস্তারু আনফুসাকুমিন আল্লাহ তোমরা আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে তোমাদের নফসকে তোমাদের নিজেদেরকে মুক্ত করো তোমাদেরকে খরিদ করে নাও মানে তোমাদেরকে মুক্ত করো আল্লাহর আজাব থেকে না তোমরা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবার ব্যবস্থা করো রক্ষা করো ফাইনিলা আমলকুম দর্রম ওয়ালা নাফা তোমাদের জন্য আমি উপকার অপকারের কোনোটার মালিক না ব্যক্তিগত আমার কাছে এমন ক্ষমতা নেই যে আল্লাহর আজাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো উপকারও করতে পারবো না যদি তোমরা আল্লাহর বিধান না মানো তাহলে আর তোমাদের অপকারও আমার ক্ষমতা নেই সব আল্লাহর হাতে ওয়ালা অগ্নি আনকুমিন আল্লাহ সেয়া এবং আল্লাহ রবুল আলমিনের কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না তোমাদের আমি ফায়দা করে দিতে পারবো না নিজেদের ইমান আমলের মাধ্যমে নাজাদ খুঁজতে হবে মুক্তি খুঁজতে হবে তারপরে কেউ সহযোগিতা করতে পারে অর্থাৎ সাফাত হতে পারে রসুল্লাহ সাল্লা সাল্লামের কিন্তু ইমান এবং নেক আমল অবশ্যই লাগবে ইমান লাগবে যে ইমানে কুফরি নেই শির্ক নেই মুনাফেকি কপটতা নেই আর তার সাথে কমপক্ষে কিছু আমল লাগবে যে আমলগুলি জরুরি যেমন অর্থ সোলাদ আর তারপরে যদি কেউ আমলে ত্রুটি করে তো তার জন্য আজাবের ঝুঁকি রয়েছে কিন্তু আল্লাহ রহমত হওয়ার সম্ভাবনা রয়েছে ইয়াবানি কাবিন লয় আরও খাস খাস গোত্রকে দেখে বললেন হে কাবিন লয়ের সন্তানরা কাবিন লোয়ের বংশধররা মিনান্নার তোমার নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো ফাইনিল্লা আমলকুম দার্রাম নাফা তোমাদের উপকার অপকার আমি কোনটাই করতে পারবো না ইয়াবানি মুর্রাবিন কাব হে মুর্রাবিন কাবের সন্তানরা আনকেজু আনফুসকে মিনান্নার ইয়া মা সারাবেনি কোসাই হে কোসাইয়ের আউলাদরা কোসাই রসুর উল্লাহামের ওপর এক দাদার নাম হচ্ছে কোসাই কোসাই বিন কিলাফ

কার কথা বলেছিলাম মুতালিম আর হাসিম এরা চার ভাই ছিল কার ছেলে বলতে পারেন সব ভুলে গেছেন হম নবী সাল্লামের দাদার নাম কি আব্দুল মুতাল্লেব আব্দুল মুতাল্লের বাপের নাম কি হাসিম তো আমি তো বললাম চার ভাই তো হাসিমরা চার ভাই হ্যাঁ নবী সাল্লামের দাদার বাবা যে হাসিম হাসিমরা হচ্ছে চার ভাই হাসেম আর মুতালিব মুতালিব তার ভাতিজাকে ওটের পিঠে করে মদিনা জন্মেছে মদিনা একটু বড় হয়েছে তারপরে ওখান থেকে জানতে পেরেছি যে আমার ভাই এখানে বিয়ে করেছিল ভাতিজা জন্ম হয়েছে কিন্তু মারা গেছে ভাই মারা গেছে তো ভাতিজা এখানে থেকে গেছে তো ওখান থেকে যে মক্কায় নিয়ে যখন ঢুকেছিল মোত্তালেব ভাতিজাকে তো মক্কার লোকেরা ভাবলো যে একটা বালক আসছে সাথে কার মোতালেবের তো এটা তার গোলামি হবে কারণ সেই যুগে গোলামি প্রথা ছিল অপরিচিত একটা ছেলে আসছে তার সাথে মানে গোলাম দাসী হবে তখন তাকে লোকেরা ডেকেছিল কি বলে হাজার আব্দুল মুতালেব এটা হচ্ছে মুতাল্লেবের দাস গোলাম বলছে মুতাল্লেবের দাস বললো তোর নামই পড়ে গেল আব্দুল মুতালেব আসলে ওর নাম আব্দুল মুতালিব ছিল না নবী সাল্লামের দাদার নাম কি হ্যাঁ সেই বা মাসাল্লাহ হাসান অন্তত এক দুজনের মনে থাকলো তো কাজ হবে সেই বা জি হ্যাঁ <clears throat> আউ বাকারের নাম কি আবদুল্লাহ মাসান আবু বাকারের নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু আবু বাকর সবাই জানছেন আসল নামটাই জানছেন আবু হরের নাম কি আব্দুর রহমান মাসান ইয়াবানি আব্দ মানাফ হে আব্দে মানাফের সন্তানরা আনকেজু আনফুসাকুমিন আল্লাহ তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো ফাইনিল আমলকুম দর্নাফা ইয়াবানি হাসেম হে হাসেম গোত্রের লোকেরা যে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আর গোত্রের মধ্যে যে বিভিন্ন শাখা পোশাখা আছে ওদের নাম ধরে ধরে ডাক দিয়ে বললেন হে হাসেমের বংশধর আন তেজু আনফুসাক মিনান্নার তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়াবানি আব্দুল মুতালেব হে আব্দুল মুতালেব সন্তানরা আব্দুল মোতালেব কয়জন সন্তান ছিল হ্যাঁ দশজন মার্শাল দশজন কারণ মান্যত করেনি যে আল্লাহ যদি দশজন আমার পুরা করে তো একটা কি কি করবো আল্লাহ রাস্তায় কুরবানি করব। এই জন্য রসুল্লাহ সাল্লাহ কোরবানির এই কোরাটা ওই যে লটা লটারিটা কার নামে পড়ছে বারবার করে আবদুল্লাহ নবীলামের বাপের নামে সেই জন্য নবীলামকে কি কি বলা হয় দুই কোরবানির সন্তান ইবনু জাবি হাইন দুইজন আল্লাহ রাস্তায় জবাইকৃত জবাইকৃত কোরবানি জবাইকৃত ব্যক্তির সন্তান একজন হচ্ছেন ইসমাইল আলী ইসলাম ওই বংশের আর আরেকজন হচ্ছেন সরাসরি তার বাবা আব্দুল্লাহ মাঝে মাঝে একটু রিভাইজ না করলে তো সব ভুলে যাবেন হ্যাঁ হে আব্দুল মোতালিব সন্তানরা আনকেজু আনফুসমিন নাফা আমি তোমাদের ক্ষয়ক্ষতি এবং লাভের মালিক নই ওলা উগনি আনকুমিন আল্লাহ সাইয়ার আল্লাহর আজাব থেকে তোমাদের কোনো উপকার করতে পারবো না বাঁচার জন্য সালুনি মিম্মা আলিমা শেত এটা যেহেতু সরাসরি নিজের একবার কাছের আত্মীয় আব্দুল মোত্তালেবের সন্তানরা মানে আপন চাচারা তাহলে আব্দুল সন্তানরা হচ্ছে রাসুল্লাহ আপন চাচা আচ্ছা, আচ্ছা, আপন বা সৎ সব আপন মানে ওই আপন এই অর্থে আপন নয় কিন্তু কাছের আর কি সৎ হলো তো তো চাচার চাইতে তো কাছের যেহেতু দাদার সন্তান এগুলি সব দাদার সন্তানদেরকে বিশেষভাবে অন্যদেরকে যতটা বলেছিলেন তার চাইতে অতিরিক্ত বললেন যে নিজেদেরকে রক্ষা করেন আল্লাহর আজাব থেকে আল্লাহর আজাবতে বাঁচাবার ক্ষেত্রে আপনাদের কোনো কাজে আসতে পারবো না আরো বলছেন সালুনি মিম্মালি মাসে তুম আমার ধন সম্পদ থেকে যা চাওয়ার চাইতে পারেন আমি যতটা পারবো দেব আমি দুনিয়ার ধন সম্পদ আমার কাছে যা কিছু আছে আপনার নিকট আত্মীয় আপনাদেরকে দিতে পারবো তাহলে বোঝা যাচ্ছে এর থেকে হানুল্লাহ যে দূরের যেগুলো বংশধর তাদের চাইতে বেশি হক রাখে কারা যারা আপনার কাছের নিকট আত্মীয় নিকট আত্মীয় এই জন্য আলামার বলেছেন সেলাতুল আরহামের মধ্যে প্রথম আসবে আত্মীয়তার যে সুসম্পর্ক বজায় রাখা ফরজ এই ক্ষেত্রে প্রথম সারিতে বাপ মা ছেলেমেয়ের ভরণ পোষণ তো ফরজ তো ছেলেমেয়ের কথাই জন্য বলবো না মেয়েটা একেবারে ফরজ আপনারও যায় না আপনার ছেলেমেয়ের জন্য আর কারোর ফরজ নেই কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে আপনার সাথে আরও ভাইয়ের আছে বাপ মায়ের ক্ষেত্রে অনেকে মনে করে যে দায়িত্ব নেই কিন্তু ছেলেমেয়ের দায়িত্ব অমুসলিম মনে করে যে আমার ছেলেমেয়ের দায়িত্ব আমার তো বাপ মা প্রথম অবির আলিবেন এহসানরা আর তারপরে কারা হ্যাঁ তারপরে কারা কাছে দাদা কাছে ভাইয়েরা কাছে জি হ্যাঁ দাদা দাদি হ্যাঁ নানা নানি এগুলো কাছের এগুলো কাছের আর ভাইয়েরা আপন ভাইয়েরা বাপ মা তারপরে আপন ভাইয়েরা দুই নম্বর আপন ভাইয়েরা বলা উচিত আপন ভাই তারপরে বই মাতৃ ভাই বই পিতৃ ভাই ওরাও ভাই আর তারপরে দাদা দাদি নানা নানি এরা সবচেয়ে কাছে এগুলি যখন হয়ে গেল আর এদের সাথে আত্মীয়তা সম্পর্ক প্রত্যেকে আপনার নিজেকে দেখেন যে আমার এই যে আমার আত্মীয়তার একটা সার্কেল আছে এদের সাথে আমার সুসম্পর্ক আছে কিনা না এদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে রেখেছি খারাপ করে রাখেন তাহলে আপনি এখনও ভুল পথে আছেন অন্যায়ের পথে আছেন আপনি গুণাগার হয়ে আছেন আপনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন তারপরে হচ্ছে চাচারা তারপর হচ্ছে চাচারা আর তারপর হচ্ছে চাচাতো ভাইরা তারপরে চাচাতো ভাইরা আর এর সাথে চাচারা শুধু বলে অসম্পূর্ণ থাকবে হ্যাঁ আর মেয়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অবহেলা হবে চাচারা যেমন তেমন ফুফুরা চাচারা তেমন ফুফুরা তেমনই মায়ের কথা যখন বললাম তো খালারা ওর সাথে এবং খালা যখন বললাম তো মামারা খালা মামা জি হ্যাঁ আপনার শ্যালকের সাথে আপনার সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক না আপনার কেউ না আপনার ছেলেদের আত্মীয় কিন্তু ওর মায় ওদের মায়ের দিক থেকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে জি এই জন্য একজন মানুষ যদি শ্বশুর বাড়ি নাও যায় শ্বশুর বাড়ি নাও যায় আত্মীয়তা সম্পর্ক গাড়ি সে নাই কিন্তু তার যদি স্ত্রীকে না যেতে দেয় অনেকে জাহেলরা আছে তার ছেলে মেয়েকে যেতে বাধা দেয় সুসম্পর্ক রাখতে দিচ্ছে না তাহলে সে গুণাগার কারণ আত্মীয়তা সম্পর্ক সে বিচ্ছিন্নকারী তো রসুরাম দেখেন ধন সম্পদের ক্ষেত্রে এদের কেউ এদের কথা খাস করে বললেন যে আব্দুল মুতালেব সন্তান আপনার কথা চাচারা চাচারা চাচাতো ভাইরা চাচা চাচাতো ভাইদেরকে বলছে যে তোমাদের যদি বা আপনাদের যদি ধন সম্পদের দরকার হয় আমার কাছ থেকে চেনেন না আমলে আমলে কিন্তু আল্লাহর আজাব থেকে সামান্যতম আমি কোনো রকম রক্ষা করতে পারবো না সেই আন ইয়ে আব্বাস আবন আব্দুল মুতালিব হে আব্দুল মুতালিবের ছেলে আব্বাস এখন এক একজনকে খাস খাস নাম ধরে নিজের কাছের লোকগুলো জানা লা ওগনি আনকামিন আল্লাহ সাইয়া আল্লাহ রাজাব থেকে আপনাকে সামান্যতম রক্ষা করতে পারবো না বা আপনার কোনো উপকার আগনা ইগুনি মানে হচ্ছে কাজে আসা উপকার করা সুরাল্লাহাবে এই বাক্যটা রয়েছে মা আগনা মা মালুহু অমা কাসাব আবুল আহাবের কোনো কাজে আসলো না মা আগনা আনহু লহু তার ধন সম্পদ অমা কাসাব আর যা তার উপার্জিত ছিল তাই তার আয় উপার্জন আর তার ধন সম্পদ কোনো কাজে আসেনি তো আগনা ইগ্নি মানে হচ্ছে কাজে আসা ফায়দা দেওয়া উপকারে আসা ইয়া সাফিয়াতা বিনতে আব্দুল মুতালেব হে আব্দুল মুতালেবের মেয়ে সাফিয়া এটা আবার নবী সাল্লামের কে সম্পর্কে ফুফু তাহলে যেমন চাচাকে ডেকে বলেন খাস নাম ধরি তেমনই ফুফুকে তো যেমন আপনি চাচাকে আপনার কাছে মনে করছেন ফুফুকে কাছে মনে করতে হবে এই না যে ফুফু বিয়ে কোন জায়গায় চলে গেছে চাচার সাথে যেহেতু আশেপাশে আছে সেজন্য এটা আমার আপন চাচা কিন্তু ফুফুর খবর নেন না আপনি না না না একই রকম একই রকম দুটোই আপনার দাদার সন্তান <clears throat> লাবণী আম্মাতে রাসুলিল্লাহ রসুল্লাহ সাল্লামের ফুফু লাউনি আনকে মিন আল্লাহ আল্লাহর আজাব থেকে আপনাকে রক্ষা করার ক্ষেত্রে আমি সামান্যতম কাজে আসতে পারবো না উপকারে আসতে পারবো না ইয়া ফাতেমা তাবিন তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হে মোহাম্মদের মেয়ে ফাতেমা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাম মোহাম্মদ রসুল্লাহর মেয়ে ফাতেমা সালিনী বেমাসির যা চাও চেয়ে নাও যা চাও চেয়ে নাও যা চাও চেয়ে নাও মানে এই নয় যে নবী সাল্লাহ আলী সাল্লাম গায়েব থেকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে নয় কিন্তু কিন্তু এই ধরনের বাক্যগুলি অপব্যাখ্যা করেছে বেরলিবিরা এই মাজারপন্থীরা আর তারা বলে যে নবী সাল্লাম দো জাহানের বাদশাহ আর এইটা মূর্খতার কারণে আমাদের সহিদের অনেক ভাই এই বাক্যটা ওয়াজ মাহফিলে ব্যবহার করে হ্যাঁ দো জাহানের বাদশাহ আমাদের হ্যাঁ হুজুর পুরনুর হ্যাঁ মোহাম্মদ সাল্লাম আরো কিছু মোহাম্মদ রসুল্লাহ তো কমই বলে তারা যেটা বলার সেটা বলে না অন্য ভাবে তারা বলে হুজুর পূর্ণুর এটাও বেদাতি কথা হুজুর পূর্ণর মানে নূরে পূর্ণ তো এখানে গুমরাহির আশঙ্কা আছে আপনার এটা আবার সঠিক ব্যাখ্যা করা যেত নূর মানে যদি হেদায়ত নূর বলে তাহলে তো অর্থ ঠিক আছে পূর্ণর মানে পূর্ণ নূর এই শব্দগুলি উর্দু থেকে বা ফার্সি থেকে বাংলায় এসছে কিন্তু যদি নূর মানে ওই আকিদার যে নবী নূরের পয়দা তাহলে সিরকি আকিদা শুধু বিধব তাহলে সিরকি আকিদা যে পূর্ণ নূরের পয়দা রসুল্লাহ হুজুরের পূর্ণ নূর আকায় নামদার তাজদার মদিনা দো জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ এগুলো আমাদের দেশের কথা না হ্যাঁ জি দোজাহানের বাদশাহ কথাটি একেবারে ভুল দোজাহানের বাদশাহ একমাত্র কে আল্লাহ দুনিয়ার বাদশাহ আর আখেরাতের বাদশাহ একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জন্য লেখি অমিদ্দিন সুরা হাতে অমিদ্দিন মানে তো পরকাল অমুল জাজা তো পরকালের বাদশাহ একমাত্র আল্লাহ যদি নবী তো জাহানের বাদশাহ তাহলে সুরা হাতে আল্লাহকে মালিক অমিদ্দিন বললে লাভটি কি হলো তা নবীও তো মালিক অমিদ্দিন তাই না শিরিক না অনেকে অর্থ না বুঝে গেলে বলে শুনে শুনে বক্তাদেরকে বলতে দেখেছে বা কোনো কিতাবে পড়েছে আর তারপরে টেনে টেনে ব্যাখ্যা করবে কেন টেনে টেনে ব্যাখ্যা করবে দোজাহানের বাদশাহ মানে তিনি সাফাতের মালিক তো বাদশাহ কিছু সেখানেও তো তিনি আল্লাহর সামনে হাজির হবেন আল্লাহর গোলাম হয়ে এবং দিয়ে লুটিয়ে পড়বেন হ্যাঁ সাফাতের পারমিশন নেওয়ার জন্য তো বাদশাহ আবার কোথায় থাকলো বাদশাহ দিয়ে লুটিয়ে পড়েন দেখি মারিয়ামে স্পষ্ট আল্লাহ ঘোষণা রহমান আসমান জমিনে যে কেউ আছে ইন কুল্ল মানে এমন কোন মানুষ আর জিন আর ফেরিস্তা নেই আসমান এবং জমিনে ইল্লা আতির রহমান সকলেই রহমানের কাছে আসবে কেয়ামতের দিনে আবদান গোলাম হয়ে দাস হয়ে বান্দা হয়ে সবাই বান্দা পার্থক্য যে তিনি বান্দার সাথে আব্দহু এবং রাসুল তার রাসুল সুতরাং এই ভাষাগুলি ইচ্ছা করে বললে তো শির হবে যদি ওই আকিদানি বলে আর অনিচ্ছাকৃত বললেও কথাগত শির ভাষাগত শির যদিও আকিদাগত শির নাই হই বলছেন সালিনী বিমা সেতি যা চাও তা চাও আমরাও ছেলে মেয়েদেরকে বলি তোমার যা ইচ্ছা তাই চাও কিন্তু ভালো করে পড়ে দাও তার মানে কি গ্যাপ থেকে দিতে পারবো নাকি হ্যাঁ অসাধারণ কিছু দিতে পারবো নাকি ধরুন আজকাল মোবাইলের যুগে যেটা মোবাইল চাই দেবো ল্যাপটপ চাই ল্যাপটপ দেবো ধরে নেন হ্যাঁ তুমি কি চাও তোমার জামা কাপড় চাও জামা কাপড় দেবো এগুলো না ছোট বাচ্চাকে খেলনা চাও যা খেলনা চাও যা চাও তাই ছোট বাচ্চাকে বলছেন মানে কি খেলনা সাধারণত চাইবে আর কিছু চাইবে ধরনের বা মাঝে মধ্যে চাইবে যে অমুক জায়গায় নিয়ে চলেন অমুক জায়গায় নিয়ে চলেন এগুলি বোঝায় জি দেখেন আমাদের ভাষায় যেমন আমরা বাঘভঙ্গিমায় যা ইচ্ছে তুমি চাইতে পারো তার মানে এই না যে আমার যা ইচ্ছা তা দেওয়ার ক্ষমতা আছে বরং আমি যতটা দিতে পারি তার মধ্য থেকে আর তোমার যতটা যেগুলো কাজে আসবে প্রয়োজন সেগুলির মধ্য থেকে এগুলো বোঝায় কোরআনের বা হাদিসের এই ধরনের ভাষাগুলি থেকে বেরোলেও যারা মাজারপন্থী তার অপব্যাখ্যা করে আম্বিয়া রসুলগণকে পুরো আল্লাহর ক্ষমতা দিয়ে দিয়েছে অথচ এর খণ্ডন কোরআনে কেরিমে মজুদ রয়েছে উতিয়াতমিন করলে সেই ওয়াল্লাহ আর সোনাজিন বিলকিস রানী সম্পর্কে নবী রসুল তো বাদে নবী রসুলের ক্ষেত্রে আল্লাহ বলতেই পারেন এসব কথা কারণ নবী রসুল কাছে আল্লাহ রবুল্লাহর কথা মজিজাত ছিল তারপরে তাদের কাছে গাইবী খবর আসত ইত্যাদি ইত্যাদি তাদের দোয়া কবুল হইতো সাথে সাথে বিলকিস রানী ইয়ামন দেশের সাবার তার সম্পর্কে যে হুদহুদ পাখি বলছে উতিয়াতমিন করলে সে এমন এক রানীকে দেখলাম হ্যাঁ সাবাই রাজত্ব করছে যে তাকে সমস্ত কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছু দেওয়া হয়েছে মানে কি দুনিয়া সবকিছু দেওয়া হয়েছে দুনিয়া তো সবকিছু দেওয়া হয়নি একজন রাজার কাছে দুনিয়ার সবকিছু আছে রাজত্ব চালানোর জন্য বা দেশ পরিচালনার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা লাগে তা দেওয়া হয়েছে এটাই উদ্দেশ্য সারা পৃথিবীর কোন রাজার কাছে দুনিয়ার সবকিছু নেই কিন্তু শক্তিশালী রাজত্ব বা শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান সুতরাং তার কাছে তার রাষ্ট্রের সুরক্ষার জন্য যা কিছু লাগে আছে তার কাছে এটা হচ্ছে উদ্দেশ্য ওয়াল্লাহ আরশুল নাজিম তার কাছে একটা মহান সিংহাসন আছে তাহলে বোঝা গেল মিন করলে সে মানে মিন করলে সেই এলেই এলাইহিল মালিক একজন রাজা বা রানী যার প্রয়োজন বোধ করে যেগুলি তাদের প্রয়োজন সেগুলি বা তার রাজত্ব চালানোর জন্য যা প্রয়োজন তাহা তার কাছে রয়েছে আপনাকে বুঝতে হবে যে মানুষের বাক ভঙ্গিমা কেমন হয়ে থাকে ওই রকমই যেমন নিজের ভাষা আমাদের রয়েছে তেমনই আরবি এখন আমাদের অনারবরা ভারত বাংলাদেশ পাকিস্তানের অনারবরা কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা আরবি ভাষার বাক ভঙ্গিমা অনেক সময় বুঝে না অনেক সময় বুঝলেও আগে একটা ভ্রান্ত আকিদা কায়েম হয়ে গেছে একটা সিরকি কুফুরি আকিদা কায়েম গেছে ওইটাইকে শক্তিশালী করবে পরে দলিল খুঁজে গুমরাহিটা এখানে আগে দলিল খুঁজে সিদ্ধান্ত নেব পরে দলিল কি বলে ওই অনুযায়ী না এটা করে না এটা কমই লোক করে শুধু হেদায়ত প্রাপ্তরা করে আর যত গুমরাফির কাজ ওদের কাজ হচ্ছে যে আগে ডিসাইড করে নিলাম যে আমি এটা মানি ওইটা মানি না হ্যাঁ আমাকে পীর মরিদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে হবে এইটা আগে বসে গেছে অন্তরে তারপর এখন দলিল খোঁজা শুরু হয়েছে তখন কিতাব লিখে ফেললো পীর ধরার কোরআন হাদিসে ওয়াকাট্ট দলিল মজহাব মানা ফরজ এটা আকিদে বসে গেছে আগে গুমরাহি তারপরে তখন এর সাপোর্টে যে কোনোভাবে যে কোনোভাবে ভাবে বাঁকা করে আর মুড়িয়ে যেভাবে হোক না কেন অপব্যাখ্যা করে আমার আমার পক্ষে দলিল টেনে নিয়ে আসতেই হবে যেমন একটা লোক সোজাভাবে আপনার কাছে হেঁটে আসতে চাই না তখন ওকে ঘাড়ে গামছা দিয়ে টেনে হিঁচড়ে ওকে আপনার কাছে টেনে নিয়ে আসলেন ঠিক ওই রকমই হচ্ছে দলিলকে টেনে হেসড়ে নিজের পক্ষে নিয়ে আসা এটা হচ্ছে বেদাতিদের লক্ষণ এটা হচ্ছে বেদাতিদের লক্ষণ জি এইগুলো থেকে ওদের বিভ্রান্তি হয়েছে যে নবী সাল বলছে সালিনী বেমাসে তুমি আমার কাছে চাও তুমি যা ইচ্ছা তাই চাও বেমাসেতে ফাতেমা যা ইচ্ছা তাই চাও তাহলে নবী জাহানে বাদশাহ হলেন এই জন্য তাদের ভাষা বেরোলিদের ভাষা নবী মোখতার একুল মানে সমস্ত কিছুর এখতিয়ার ক্ষমতা রাখেন তাদের কিতাবে রয়েছে যে নবী জান্নাতের মালিক জাহান্নামের মালিক যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন যাকে ইচ্ছা জান্নাতে দেবেন যাকে ইচ্ছা সুখ দেবেন যাকে ইচ্ছা দুঃখ দেবেন যাকে ইচ্ছা আমির বানাবেন যাকে ইচ্ছা গরিব বানাবেন দুনিয়া খেরাতের মালিক পড়োশীর গেটে এটা একমাত্র কার গুণ একমাত্র আল্লাহর গুণ তো হেই এটা আনকেজি নফসাকে মিনান্নার হে ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করো তাহলে বোঝা হ্যাঁ, নিজের কন্যা এত প্রিয়তমা কন্যা ফাতেমা তাকে রক্ষা করতে পারবেন না আল্লাহর আজাদ থেকে স্পষ্ট এমন না যে মিথ্যা বলছেন ইমান যদি না থাকে তো নিজের কন্যাকে রক্ষা করতে পারবেন না যদি তিনি রক্ষা করতে পারেন বিনা ইমানে ছেলে মেয়েদের তাহলে নু আলি সাহেব পারতেন নিজের ছেলে লুত আলি সাহেব পারতেন নিজের স্ত্রীর আল্লাহ কবল থেকে তোমাকে রক্ষা করার ক্ষেত্রে আমি কোনো কাজে আসতে পারবো না গাইরা আন্নাল্লাকুম রাহেমান তবে আমার সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্ক আছে রাহেম রাহেম মানে আত্মীয়তার সম্পর্ক যা আর হাম এদেরকে বলা হয় যে আত্মীয়গুলোর কথা বললাম আত্মীয়তার সম্পর্ক আছে সা আবুল্লোহা বেবালালিহা সুতরাং সে আত্মীয়তার সম্পর্ককে আমি তরতাজা রাখব বলাল বলা হয় রসাল কোনো কিছু রসাল হয়ে যায় শুকনো না যেমন আমরা বলে থাকি এর সাথে আমার সম্পর্ক সুখা সম্পর্ক হ্যাঁ এই লোকটি সুখা কাঠের মতো তার মানে অনেক দয়া মায়া নেই আর রসাল মানে বোঝায় যে না ডক্টরের মধ্যে আছে ভালো গুণ আছে তো এখানে ওই অলঙ্কারই বলা হয়েছে যে তোমাদের সাথে আমার আত্মীয়তা সম্পর্ক আছে সুতরাং আমি তোমাদের এই আত্মীয়তা সম্পর্ককে আমি সতেজ রাখতে পারবো বা যার যেমন অধিকার রয়েছে যার যেমন প্রাপ্য রয়েছে আমি প্রাপ্য দিতে পারবো মেয়ের হক দিতে পারবো ছেলের হক দিতে পারবো বাপ মায়ের হক দিতে পারবো বা ভাই বোনের আত্মীয়র হক দিতে পারবো এটুকু পারবো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যে ডেকেছিলেন নিজের বংশধরকে খাস ভাবি কোথায় এটা ছিল হ্যাঁ সাফা পাহাড়ের ওখানে উল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে আলোচনা হয়েছে না যদি বলি তো বিশ্বাস করবে তার কি বলেছিল যে মা জার্রাবানা আলাইকা ইল্লা সিদ খান আপনাকে জীবনে সত্য ছাড়া মিথ্যা কথা বলতে শুনিনি আপনি আবার মিথ্যা কথা বলতে পারেন এটা হইতেই পারেন এই ওয়াজ নসিহ তার সতর্ক বাণী শোনানোর পরে লোকেরা সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ বাড়িতে ঘরে যেখানে যার কাজ চলে গেল কিন্তু তারা কোনো রকমের প্রতিক্রিয়া দেখালো না প্রতিক্রিয়া দুই রকম একটা হচ্ছে সমর্থনের প্রতিক্রিয়া যে যখন মোহাম্মদ বলছে সাল্লাহ সাল্লাম তখন ঠিক আছে তোমার কথা ঠিক মেনে নিলাম আর একটা প্রতিক্রিয়া হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া যেন বিরূপ প্রতিক্রিয়া আমরা বলে থাকি তাহলে বোঝা গেল যে একটা হচ্ছে পক্ষে প্রতিক্রিয়া আর বিপক্ষে প্রতিক্রিয়া কোন রকম প্রতিক্রিয়া অধিকাংশ লোক কেউ দেখালো না চুপচাপ শুনে মুখ বন্ধ করে নিজ নিজ জায়গায় বা নিজ নিজ উদ্দেশ্যে সবাই চলে গেল একমাত্র একজন কুখ্যাত ব্যক্তি ছাড়া সে হচ্ছে আবুল আহাব রসুল্লাহামের আপন চাচা সেই ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামকে খারাপ ভাষায় সেদিন সম্বোধন করেছিল আর বলেছিল তাব্বাল্লাকা সায়ের আলিয়ম আজকের দিনটা তোমার ধ্বংস আজকের দিনে তোমার সর্বনাশ হোক আলেহাজা জামাতানা এই জন্য আমাদেরকে ধোকা দিয়ে ডেকেছ দুশ্মন যদি আমাদের উপর আক্রমণ করতে আসে আর এই আর সেই আর আমাদেরকে ভয়টা ডাকি আছে আর এসে কি এসব কথা শোনাচ্ছ তুমি আলেহাজা জামাতানা এই যে তাব্বাল্লাকা হে মোহাম্মদ তোমার সর্বনাশ হোক তুমি ধ্বংস হও এই কথা বলেছিল আবুল হাব আর তারই পরিপ্রেক্ষিতে সুরায় লাহাব নাজেল হয় যেটা শুরু হয় কি দিয়ে তাব্বাত দিয়ে তাব্বান সে বলেছিল তাব্বান মানে ধ্বংস হও তুমি তাব্বাল্লা আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব মা আনহু মালহু ও মা কাসাব তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক ওয়াতাব আর সেও নিজে ধ্বংস আগে দুই হাতের কথা এই জন্যই আল্লাহ বললেন কোরআনে কেরিমে যে মানুষ অধিকাংশ অন্যায়গুলি দুই হাত দিয়েই করে শরীরের সব যখন মানুষ অন্যায় জড়িয়ে যায় তখন সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ তাতে শেয়ার করে কিন্তু হাত সবচেয়ে বেশি অপরাধ করে সবচেয়ে বেশি হাত অপরাধ করে প্রথম হৃদয় কলব অপরাধ করে কারণ ডিসাইড করে এখান থেকে আর তারপরে কাজের জন্য নড়াচড়া হাতে বেশি করে মারামারি করলেও খুন করলেও ইত্যাদি কোন রকমের ব্যঙ্গ করলেও আরো কিছু করলেও এই হাত হাতের অপরাধ সব সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ বিশেষভাবে হাতের কথা বলেছেন আর তারপরে সেও ধ্বংসকে কথা বলেছেন কোনো কাজে আসবে না আর আসলো না না জি উত্তপ্ত জ্বলন্ত আগুনে হ্যান আগুনে প্রবেশ করবে সে অমরাত এমনকি তার স্ত্রী উমে জামিল তার স্ত্রী চরম শত্রু ছিল এই চাচি নবী সাল্লামের কট্টর দুশ্মন দাহসাত ফজু এই অধিকাংশ কোরাইশরা প্রথমখানে কোন রকমের পক্ষে অথবা বিপক্ষে কোনো প্রতিক্রিয়া না দেখে রেখে চুপচাপ সব টান দিয়ে চলে গেল এর কারণ হচ্ছে যে তারা এই নতুন কথা শুনেছে জীবনের প্রথম সিরকি জীবনযাপন সারা জীবন করেছে তৌহিদের কথা জীবনে শোনেনি আল্লাহ পরের কথা কথা জীবনে শোনেনি সব কথা শোনেনি নাম আল্লাহ শুধু জানতো কিন্তু সবকিছু পূজা পাঠ সব গাইরুল্লাহ করতো মুশরিকিন সব বহুত্ববাদী মূর্তি পূজক অবাক হয়েছে এই অবস্থায় হঠাৎ করে তারা কোন রকম প্রতিক্রিয়া না দেখে আর কোন রকমের একটা সিদ্ধান্ত নিতেও পারেনি যে হ্যাঁ বা না করব আর এইরকম যখন প্রথম হঠাৎ করে কোন একটা এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন মানুষ একে অপরের দিকে তাকায় যে দেখি অন্যান্য লোকেরা কি করে এটা মানুষের স্বভাব কিন্তু আপনি আমিও যদি কোথাও এরকম পড়ি আর হঠাৎ করে এরকম যদি একটা বিস্ময়কর অবস্থা তৈরি হয় তখন কি সিদ্ধান্ত নিতে হবে যদি আরো আমার সাথে আপনার সাথে কিছু লোক থাকে তখন একটু তামাশা দেখে যে সবাই কি করছে দেখি হ্যাঁ দল যেদিকে ভারী সেদিকে দৌড় দি তাই না তো এইরকমটা তো আরো মুশ্রিকরা যারা বিরোধিতা করেছিল সুরুল্লাহামের তাদের মধ্যে এক দল বরং বড় দল এরাই ছিল যারা তামাশা দেখছিল এই অবস্থার যে পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় পরিস্থিতি যেদিকে যাবে সেই সেই পাল্লাতে আমরা চলে সেদিকে চলে যাব এই জন্য মক্কা বিজয় পর্যন্ত এমন তারা প্রতীক্ষায় ছিল যে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না এই এই শ্রেণীর লোকেরা আর ওরা ওদেরই মেজরিটি বেশি যে মোহাম্মদের সাথে যাবো সাল্লাহাম না মক্কার কোরেশদের সাথে থাকবো যারা প্রভাবশালী কোন দিকে বিজয় আসে যখন মক্কা বিজয় হয়ে গেল তখন তো স্পষ্ট বুঝতে পারলো যে আর তো উপায় নাই রে আর কোরেশের কিছু থাকবে না থাকলেও না মক্কা থেকে উচ্ছেদ সুতরাং যে ওরা না ফি দিন আফাজা তখন মানুষকে দেখবে যে আল্লাহর দিনে দলে দলে দীক্ষিত হবে প্রবেশ করবে প্রবেশ করল তারপরে তারা বাড়িতে ফিরে আসলো আর তারপরে তারা যে অবাক হয়ে সেখান থেকে ফিরে এসছিল একটু শান্তির সাথে চিন্তা ভাবনা করলো যে কি করা যেতে পারে আর তারপরে ভিতরে শয়তান ঢুকলো যে না না এ মোহাম্মদকে মেনে নেওয়া যায় না মোহাম্মদকে সাল্লাহ মেনে নেওয়া যায় না ইয়াতিম ছেলে গরিবের ছেলে ওকে কেন মেনে নেওয়া যাবে নবী যদি নবী রসুলি যদি আল্লাহকে করতে হয় তাহলে এত বড় বড় নেতারা আছে মাথার আছে সর্দার আছে মক্কাই আর তায়েফা আছে তাদের কাউকে আল্লাহ রসুল করবে একটা গরিব আর এতিমকে নবী রসুল করবে আল্লাহ এটা কেমন কথা হইতে পারে এটা কি করে মেনে নেওয়া যেতে পারে জি প্রথম দিকে যে কোনো আন্দোলন শুরু হয়েছে শুনে রাখেন একটা যে কোনো আন্দোলন শুরু হয়েছে প্রথম দিকে কিন্তু এইরকমই করা হয়েছে প্রথম দিকে যারা ধনাঢ্য ব্যক্তি যারা পুঁজিপতি বা যারা প্রভাবশালী তারা চরম বিরোধিতা করেছে অহংকার প্রদর্শন করেছে সে হকের দাওয়াত হোক হকের আন্দোলন হোক আর বাতেলের দাওয়াত বাতেলের আন্দোলন হোক এটা মানব জাতির ইতিহাস মানব জাতির ইতিহাস একসময় আমাদের পশ্চিমবঙ্গে যখন প্রথম কমিউনিস্ট আসে তখন আমরা প্রথম যুবক হতে লেগেছি যুবক না হলেও কিছুটা বুঝতে শিখেছি মোটামুটি চোদ্দ পনেরো থেকে ২০ বছর এই সময়টাই মানে প্রথম কম কমিউনিজম আসছে কমিউনিস্ট আসছে তার আগে কমিউনিস্ট কেউ জানতই না গোটা অঞ্চল খুঁজে একজন কমরেড পাওয়া যায় একজন দুজন কমরেড কমিউনিস্ট পাওয়া যায় সবাই ওদেরকে নিয়ে কি করে ঠাট্টা উপহাস করে হ্যাঁ হেউ প্রতিপন্ন করে যে এরা কি করতে পারে এইদের দ্বারা কি হবে যারা কংগ্রেসি বা অন্যান্য যারা কিন্তু সুফহান আল্লাহ যুগের আবর্তন বিবর্তনে বিজেপির তো নাম গন্ধই ছিল না তখন পর্যন্ত শুধু আর শেষ এই চরমপন্থী সংগঠনগুলো ছিল কিন্তু ওদের কোনো কোন রকমের প্রভাব ছিল না পলিটিক্যালভাবে তো সবাই আপন আপন জায়গায় কাজ করতে আছে হ্যাঁ কুল্লু ইয়ামাল আলা তি আল্লাহ করানো বলছেন প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক জাতি আপন আপন স্থানে থেকে কাজ করতে আছে কে কার যে কখন উত্থান হয় আর কার যে কখন পতন হয় কিছু বলা যায় না তারপরে দশটা বছর গেল না হঠাৎ করে চলে আসলো হ্যাঁ কমিউনিস্ট শাসন সে এমন শক্তিশালী হয়ে আসলো যে দীর্ঘ পঁচিশ বছর ধরে এক টানা পঁচিশ বছর মানে পাঁচ পাঁচ বছর করে তারা ইলেকশন জিতছে হ্যাঁ আর চিফ মিনিস্টার হচ্ছে জ্যোতি বসুর যুগে সুহানাল্লাহ পঁচিশ বছর প্রভাবশালী একটি দল আর তারপরে এমন পতন আসলো যে এমন হয়ে শেষ হলো যে এখন নায়ের দিকে আবার চলে গেছে এই ইতিহাস সেম ইতিহাস রাশিয়াতে দেখতে পারবেন সোভিয়েত ইউনিয়নে দেখতে পারবেন আপনি উনিশশো থেকে শুরু করে আপনার আশির দশক উনিশশো দশক পর্যন্ত সত্তর বছর বা নব্বইয়ের কাছাকাছি পর্যন্ত যে সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো ততদিন পর্যন্ত আর চীনের অবস্থা ওই রকমই তো প্রত্যেক জাতির একসময় উত্থান রয়েছে আর প্রথম রয়েছে প্রথম যে কোনো জাতি বাতিলপন্থী হোক অথবা হকপন্থী হোক প্রথম দিকে বিরোধিতা এইভাবেই শুরু হয়েছে আর বিরোধিতা করে আর বিরোধিতা করার ক্ষেত্রে আপনার বিরোধিতা করেছে কারা প্রভাবশালীরা করেছে আর যারা একবারে দুর্গত হ্যাঁ নির্যাতিত দুর্বল তারাই সাথ দিয়েছে তারাই সাদ দিয়েছে হকেরও সাদ দিয়েছে হকের ক্ষেত্রে তো স্পষ্ট আম্বিয়া রসুলগণের দাওয়াতের প্রথম সারির লোকেরা তারা কমজোর লোকেরা হইতো দাস দাসী হইতো দুর্বল লোকেরা হইতো অসহায় মানুষরা হইতো আর বাতিলের ক্ষেত্রে এরকমই দেখা যায় যে প্রথম দিকে সাড়া পায় না কিন্তু বাতিল এমন মাঝে মাঝে মাথা চাড়া দেয় এত শক্তিশালী হয়ে যায় যেটা কল্পনার বাইরে চলে যায় এতেও অনেক শিক্ষা রয়েছে যে মুসলিম জাতির পাপের কারণে এসব হয়ে থাকে যে বাতিল শক্তিশালী হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের তৌহিদের দিকে না ফিরে আসবে রসুল্লাহ সন্ন্যার দিকে না ফিরে আসবে পাঁচক্ত সালাতের দিকে না ফিরে আসবে ততক্ষণ আল্লাহ সাহায্য হবে না আজকে চিন্তা করুন যে লক্ষ লক্ষ মসজিদগুলি তৈরি হয়ে আছে সেই মসজিদে শতকরা পঁচানব্বই জন মুসলিম নামাজ পড়তে যায় না বেনামাজি শতকরা পঁচানব্বই জন এটা একটু আর একটু কম করে বললাম যে আটানব্বই আটানব্বই জন বেনামাজির কথা রয়েছে পরিসংখ্যানে এক সময় এক পত্রিকাতে লেখা হয়েছিল তো পঁচানব্বই করে দিল তাহলে শতকরা পাঁচজন শুধু নামাজি আর নামাজিদের মধ্যে আমার বেদাতি নামাজের সংখ্যা বেশি নামাজিদের মধ্যে যারা পাক্কা নামাজি কিন্তু তারা অধিকাংশ বেদাতি নামাজি আবার ওই পাঁচ পাঁচজন শতকরা পাঁচজনের মধ্যে আমার বেদাতি নামাজের সংখ্যা বেশি তাহলে শতকরা একজন সহি শুদ্ধ নামাজ পড়নেওয়ালা সন্ন্যতি নামাজ পড়নেওয়ালা এই অবস্থা মসজিদ ফাঁকা বড় বড় মসজিদ ফাঁকা মসজিদ পাকা হচ্ছে কিন্তু ফাঁকা মসজিদ পাকা কিন্তু ফাঁকা তাহলে আল্লাহর কাছ থেকে কি করে আশা রাখছেন যে আপনাদের কোন একটি মসজিদ আল্লাহ রক্ষা করবেন হ্যাঁ মুশরেক থেকে কুফার থেকে কি করে আশা করছে আল্লাহ রবুল্লার কাছে তারপরে এই অপরাধী শুধু না শিরকের অপরাধ ঘেরুল্লার পূজার অপরাধ অধিকাংশ মুসলিম ভারত উপমহাদেশে মাজার পূজায় বিশ্বাসী পীর পূজায় বিশ্বাসী মাজারে সেজদাকারী তো মুসলিম হয়ে যদি মাজারে সেজদা করে গায়রুল্লাহর পূজা করেন তো অমুসলিম যদি মূর্তি পূজা করে তো দুটোতে পার্থক্যটা কোথায় কেন আল্লাহ আপনাদের মতো মুশ্রিক যারা কথিত মুসলিম কিন্তু শিরকারী তাদের কেন সাহায্য করবেন যেখানে কোনো পার্থক্য নাই যেখানে আকিদাগত কোনো পার্থক্য নেই দেখলেন দুটো দুটো অপরাধ মুসলিম জাতির যদি চিন্তা করেন তো আমরা আসলে আল্লাহর পক্ষ থেকে মিন আল্লাহ ফথন করি সাহায্য পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি আসলে কোথা থেকে সাহায্য চলে আসবে এমনি চলে আসবে এমনি কখন আসবে না সাহায্য একজন আবেগী মুসলিম নিজে নামাজ পড়ে না নিজে সিরকি আঁকিদার আর একটা মসজিদ নিয়ে ও কত যে তার কষ্ট হয়েছে কিন্তু তার বাড়ির পাশে যে মসজিদটা আছে সেটা বিরান হয়ে কান্না করছে সেখানে সে নামাজ পড়তে যায় না কি জবাব দেবেন রবকে আপনি আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন বাড়িতে ফিরে আসার পরে তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদের এ কথা মানা যাবে না এই যে লাহ এটা মানা যাবে না মোহাম্মদ রসুল্লাহ এসছে এটা মানা যাবে না জি এই ক্ষেত্রে তাদের উক্তি কোরআনেকের বিভিন্ন আয়াত উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি আয়াত রয়েছে কাফেররা বলেছিল আজিম কোরআন যদি নাজিলই হয় আসমান থেকে আর যদি কাউকে নবী রসুল বানানো হয় তাহলে মোহাম্মদের মতো ইয়াতিম গরিবকে কেন বানানো হইল লাউলা নুজল হাজাল কোরআন এই কোরআন কেন নাজিল করা হইল না বা হয় না আল্লাহ রাজিম মিনাল কারিয়া তাই না আজিম দুইটি যে শহর রয়েছে জনপদ রয়েছে তার কোন একটি শহরের বড় ব্যক্তিত্বের ওপর রাজলিন আজিম কোন মহান ব্যক্তির ওপর কেন কোরআন নাজির করা হয় মহান ব্যক্তিকে বড় সর্দার বড় নেতাকে নবী রসুল বানাইতেন আল্লাহ কোরআন নাজল হয়তো এই দুই শহর বলতে তারা কি বুঝিয়েছিল মক্কার তাইফ জেদ্দা শহর তখন ছিল না নবী জামানায় জেদ্দা শহরের কোনো অস্তিত্ব ছিল না মক্কা ছিল আর তাইফ ছিল তো হয় তাইফের কোন সর্দারকে আল্লাহ রসুল বানাইতেন আর নাহলে মক্কার সর্দারকে রসুল বানাইতেন ওই প্রভাবশালী মানুষকে তার কথা আমরা সবাই শুনতাম আগে থেকে সে নেতা আমাদের অহংকার গরিবের কথা ধনীরা মানবে একজন সাধারণ মানুষ সের কথা নেতৃস্থানীয়রা মানবে এটা বড়ই কষ্টকর যাদের নেতাগিরি করে অভ্যাস হয়ে গেছে সে কারণে নেতৃত্বে সে আনুগত্য করবে এটা এত বড় কষ্টকর বিষয় মানুষের চরিত্রে যে ও টাকা দিতে পারবে লাখ লাখ টাকা কিন্তু কার আনুগত্য মেনে নিতে পারে না পরীক্ষা করে দেখবেন আপনি যার নেতৃত্বের লোভ আছে সেই ব্যক্তি কারো নেতৃত্ব সম্মানুয়াতা শুনতে হবে মানতে হবে এটা মেনে নেওয়া তার জন্য এটা মেনে নেওয়া যায় না আমি কারো এই হুকুম মানতে পারবো না ভিতরে ঢুকে আছে অনেক সময় মুখে ফিটে বলে অথচ ইসলামের নীতিমালা হচ্ছে আসাম আপনার উপর যাকে চাপিয়ে দেওয়া হবে সে যদি কালো নিগ্র হাবসিও হয় তবু কি করতে হবে তারা না হত্যা করতে হবে কিন্তু আমল কোথায় আমল কোথায় অহংকার তারা এই দাওয়াত কবুল করতে অস্বীকার করল এবং প্রথম তারা কি করল এটাকে হালকা মনে করল তারপরে উপহাস করে উড়িয়ে দিল ঠাট্টা মজাক করা শুরু করলো নবী করিম সাল্লাম তারপরে যখনই কোনো রাস্তা দিয়ে চলাফেরা করতেন তখন তাকে নিয়ে তারা ঠাট্টা মজাক করা শুরু করত এই শুরু করলাম প্রথম আপনি যদি একটা কথা বলেন যে কোনো সম্প্রদায়ের মাঝে তাদের মনের বিপরীত তাদের মনের বিপরীত সেটা বেদাতি যদি তাদের বেদাতের বিরুদ্ধে বলেন মিলাদের বিরুদ্ধে মিলাদিদের এলাকায় গিয়ে বলে দেখেন মাজার পূজারীদের বিরুদ্ধে মাজার বিরুদ্ধে বলে দেখেন যারা পর্দা করে না পর্দার বিরোধী তাদের এলাকায় যদি আপনি পর্দা নাসীন মহিলাকে নিয়ে আপনার ওয়াইফকে নিয়ে যদি চলাফেরা করে এই চরিত্রটা তাদের উপহাস করবে উপহাস করবে দেখো দেখো দেখো দেখো এসছে জি মুসলিম বেদিন তাদের এরকম বহু কিসা কাহিনী রয়েছে যেটা আমাদের কি বলবো মুসলিম সমাজে কাফেররা তো করেই থাকে কিন্তু মুসলিম সমাজের মুনাফিক চরিত্রের লোকেরা অথবা জাহেল মূর্খরা করে থাকে দাড়ি দেখে মজা দাড়ি নিয়ে মজা কারণ দাড়ি বিরোধী হ্যাঁ দাড়ি রাখে না শুধু নয় দাড়ি বিদ্বেষী সুতরাং দাড়ি দেখলে কি শুরু করে মজাক শুরু করে <clears throat> রসুল্লাহামকে নিয়ে তার ঠাট্টা মজাক শুরু করতো আর বলতো রাসুল্লাহ আর এই লোকটাকে এই লোকটাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছে আল্লাহ আর লোক পাইনি আরো কি বলতো আহাজা ইবন আবি কাবসা আর এই আবু কাবসার সন্তান এটা আবু কাবসার ছেলে এই আবু কাবসার ছেলে কেন বলা হইতো জি ওই রোমের রাজার সামনেই যে কথোপকথনে ছিল রাজার সাথে আবু সুফিয়ানের ঘটনায় সহি বোখারিতে হাদিস পড়িয়েছি কিন্তু হ্যাঁ, লম্বা হাদিস সেখানে শেষখানে এই আবু কাবসার নাম এসছে যখন ওখান থেকে বেরিয়ে আসলেন আবু সুফিয়ান তখন কুফুরের অবস্থায় ছিলেন তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আর দেখলেন যে এই রোমান এত বড় পরাশক্তি তারপরে এই রাজা যখন মোহাম্মদ রসুল্লাহামকে আমরাও কি পছন্দ করতে পারছে না মেনে নিতে পারছে না আর একে এত দূর থেকে এত ভয় পাচ্ছে আর এত শ্রদ্ধা করছে আর তারপরে এত সম্মান দেখাবে এই চিঠির ওপর আর তারপরে বলল যে আমি যদি তার কাছে থাকতাম তো লাগাসাল তো আন কাদমাই তার দুটো পা ধুয়ে দিতাম চুমু দিতাম ইত্যাদি সব কথা আর আমি যদি জানতে পারতাম যে আমি সহি সালামও তার কাছে পৌঁছিতে পারবো লাতাজাসন্ত লেখাও তাহলে তার সাথে সাক্ষাতের জন্য যে কোনো কষ্ট বরদাস্ত করতে রাজি ছিলাম কিন্তু আমি ভালো করে জানছি যে আমি যদি আজকে বেরোই মদিনার পানে তার সাথে দেখা করার জন্য তো আমাকে মেরে দেওয়া হবে বাঁচতে পারবো না দুনিয়ার স্বার্থ রক্ষার জন্য সে আখেরাতকে হারিয়ে ফেলল এইভাবে বহু লোক পার্থিব স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে কি করেছে পরকালকে হারিয়ে দিয়েছে আবু কাবসা হ্যাঁ ওইখানে যখন আবু সুফিয়ান বেরিয়ে আসলো ওই রাজমহল থেকে রাজদরবার থেকে তখন বললো লাকাদ আমেরা আমর ইবনে আবি কাবসা রে আবু কাবসার সন্তানের বিষয়টি তো বড় আকার ধারণ করেছে আবু কাবসার সন্তানের যে বিষয়টি অর্থাৎ মোহাম্মদ যে তার দাওয়াত নিয়ে এসছে এটাকে তো আমরা হালকা মনে করেছিলাম কিন্তু এটা তো বিশাল আকার ধারণ করেছে ইন্নাহু ইয়াখাফু মালিক বানিল আসফার এ গোরা শ্বেতাঙ্গদের রাজাও তাকে ভয় পাচ্ছে আমাদের তো গোত্রীয় শাসন আমাদের কাছে তো এরকম কোন রকমের শক্তি নাই সেনাবাহিনীর নাই এত সেনাবাহিনী রোমানদের কাছে ইউরোপিয়ানদের কাছে তারপর মোহাম্মদকে ভয় পায় ইয়াখাফু মানিক আসফার ওইখানে ইবন আবি কাপসা ওই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে আবু কাবসার সন্তান বলে গাল দিত কাকে রসুল্লাহ সাল্লামকে ক্রিটিসাইজ করা জি যেমন সহি আকিদার লোক যদি সিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বলে তো সোজা বলবে যে ওয়াহাবি আপনি জীবনেও সৌদি আরব হয়তো আসেনি তারপরে আপনার নাম ওহাবি হ্যাঁ কথা বোঝা গেছে না ওহাবি কেন এটা একটা গাল এটা গালে পরিণত হয়েছে কিছু পরিণত হয়েছে গালে পরিণত হয়েছে ওই রকমই আবু কাবসা এই জন্য আবু কাবসার ছেলে বলতো তারা নবী করিম কি বুঝছে যে ইসমুল্লি আহাদে আজদাদিমে জেহাতিল উম নবী করিম সাল্লামের মায়ের পক্ষ থেকে তিনি ওপরের একজন নানা আমরা আমাদের যেহেতু আর বাংলা ভাষাতে নানা আর দাদার ই আছে কিন্তু আরবিতে নানাকে জাদ্দুন বলে আর দাদাও কি বলে যার জন্য মায়ের পক্ষ থেকে না হ্যাঁ বাপের পক্ষ থেকে এটা বলতে হয় যেমন বাংলাদেশের অধিকাংশ এলাকাতে ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি বলা লাগছে কেন লাগছে কারণ এটাও নাতি এটাও নাতি তো নাতি কোন নাতি ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে তখন এরকম করে এত ভেঙে বলতে হচ্ছে আর যদি আমাদের মাওলাহ চাপায় ভাষা নেন আর আমাদের গোপালগঞ্জের ভাইদের ভাষা শিখেছে আমি তো সব এলাকার ভাষা মুখস্থ করি যাতে বুঝতে পারি যে কোন এলাকায় কোন ভাষা বুঝে তো ওনারা আবার পোতা বুঝে পতিন বুঝে পোতা আর পতিন আর নাতি আর নাতিন আজিজুল্লাহ গোপালগঞ্জ ঠিক আছে না দেখছেন সাক্ষী জি হ্যাঁ পোতা পতিন কিন্তু আপনার হয়তো অনেকে বুঝেন না আর অনেকে শুনে মনেও রাখেন না অনেকদিন কোনোদিন শোনেননি পোতাপতিন মানে ছেলের ঘরের যেগুলো পোতাপতিন সুতরাং মোহাম্মদের মেয়ে আমার পতিন নাতিন আমরা বলবো না নাতিন বললে আমাদের এলাকার লোকেরা হাসবে যে কোন ভাষা শিখে এসছে নাতিন বলছে আর নাতি নাতিন হচ্ছে যে মেয়ের ঘরে যে আনাস সাদ এগুলো হচ্ছে নাতি এগুলোকে যেমন পোতা বলা যাবে না তখন ওগুলোকে নাতি নাতিন বলা যাবে না বুঝতে পেরেছেন জি তো আরবদের ওই রকমই হাজার জাদ্দুন হাজার জাদ্দুন নানাও জাত আর দাদাও জাত দুটোই জাত ওই জন্য লে উম্মেহি মায়ের দিক থেকে বলতে হয়েছে তা আমরা কি বলবো যে রসুল্লাহামের এক নানা লাগতো সম্পর্কে নানা লাগতো সম্পর্কে তার নাম ছিল আবু কাবসা সেই ব্যক্তি কোরাইশের যে ধর্ম মূর্তি পূজার ধর্ম এই ধর্মের বিরোধিতা করেছিল অনেকে ছিল যারা নিজের প্রকৃতির উপর ছিল মানুষকে আল্লাহ তহিদের উপর সৃষ্টি করে মানুষকে আল্লাহ তহিদের উপর সৃষ্টি করে তো এই প্রাকৃতিকভাবে মূর্তি পূজাকে ঘৃণা করে অনেক হিন্দু এরকম আছে অনেক হিন্দু আছে তাদের বিভিন্ন সময় আজকাল সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনবেন তারা সোজা বলে দেবে হয় বেদ পড়ে বলছে যে বেদ পুরাণে মূর্তি পূজা নেই বলে দেবে আর না হলে এমনিতে বলবে যে এগুলি কুসংস্কার কারণ ওর ন্যাচারাল কথা বলছে ওর ন্যাচার বলছে যেন এগুলো কি করতে পারে নিজে বানাইলো দু তিন দিন পূজা করলো তারপর লাথি মেরে দিল পুকুরে নিয়ে গিয়ে নদী নিয়ে গুতিয়ে দিল হেমর দেবতা কি করে হইতে পারে হেমর উপাস্য কি করে হইতে পারে কথা বোঝা গেছে তো এই ব্যক্তি আবু কাবসা কোরেশদের ধর্মকর্ম ছেড়ে দিয়েছিল তারপরে সে দিনে হানিফের অনুসারী তখন তো রসুল্লাহ সাল্লামের আবির্ভাব হয়নি দিনে হানিফ মানে ইব্রাহিম আলী সাল্লামের খাঁটি যেটা দিন আর আরবের লোকেরা মক্কার লোকেরা তারাও এবারে আলী সাল্লামের ধর্মের দাবিদার ছিল কিন্তু তারা জাল দিনে হানিফ দিনে হানিফ তারাও বলতো যে আমাদের দিনটা হচ্ছে দিনে হানিফ আমার ইব্রাহিমের অনুসারী কিন্তু তারা জালিয়াতি করেছিল ধর্মের নামে যেমন মুসলিম উম্মাতে তেহাত্তর ফিরকার বাহাত্তর ফিরকে জালিয়াতি করেছে আর সবাই উম্মতে মোহাম্মদ সবার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ উম্মত কিন্তু সব জালিয়াতি করেছে আর একটি ফিরকা জান্নাতি সেটাই হচ্ছে খাঁটি হ্যাঁ দিন ইসলামের অনুসারী মোহাম্মদ রসুল্লাহ অনুসারী সেম একবারে তো ইব্রাহিম আলি সাল্লামের নামে কোরাইশদের বা মেজরিটি সংখ্যাগরিষ্ঠতার ধর্মকর্ম চলতো কিন্তু সেই ধর্ম ছিল জাল নকল ধর্ম আর আসল ধর্ম যেটা ছিল সেটা ছিল মানুষের দিনুল ফিতরা সেটার দিকে বেশ কিছু লোকেরা আরবদের বিভিন্ন সময়ে তারা ওই দিনকে গ্রহণ করেছিল আর তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল তার মধ্যে এই একজন ব্যক্তি আবু কাবসা আর একজনের নাম আসে কবি ছিল সে ওমাই ইবনুল সালত অনেকগুলি তার কবিতা আছে আমরা পড়েছি বিভিন্ন কিতাবে সেই কবিতাগুলিতে তৌহিদের কথা তিনি আলোচনা করেছেন নবী সালামের জন্মের চল্লিশ পঞ্চাশ বছর আগে কবিতা আরব্বান ওয়াহেদান আম আলফুর রব্বি একজন রব হবে না হাজার হাজার রব হবে হাজার হাজার রব কি করে হইতে পারে অথচ মুসলিমদের মাঝে বাস করছে <clears throat> এই ব্যক্তি এই ব্যক্তি তাদের ধর্ম ছেড়ে দিয়েছিল আমার কেউ কেউ করেছিল কি যে খ্রিস্টান হয়ে গেছিল এর কথাও লিখছেন যে অখতারা নাসরানিয়া তারপরে দেখলো যে সবচেয়ে বেশি আল্লাহর দিনের কাছাকাছি যে দিনটা এখনো রোহিত হয়নি সেটা হচ্ছে ঈসা আল ইসলাম নিয়ে আসার দিন সুতরাং খ্রিস্টান হয়ে গেছে যদিও নবী সাল্লামের জামানার আগে খ্রিস্টানরা তাসলিস মানে তৃপ্তবাদের শিরকে লিপ্ত হয়ে গেছে তৃপ্তবাদ শির ওরা তিন এলার পূজা করত আর হিন্দুরা তেত্রিশ কোটি দেবতার পূজা করে আর মক্কার মুশ্রিকা তিনশো ষাটটি মূর্তির কামার চারিদিকে পূজা করতো সবগুলি কিন্তু বহুত্ববাদী এককে যদি দুই করে দেয় তাহলে মুশরেক অগ্নি করা দুই এলার পূজা করে মজুসি যারা অগ্নি পূজক তারা দুই এলার পূজা করে কোনদিন শুনেছেন তাদের দুটো উপাস্য আছে যদিও তারা আগুনের পূজা করে পরে এটা বেড়েছে কিন্তু আসল তাদের ধর্ম হচ্ছে ধর্মের মৌলিক থিওরি হচ্ছে যে ওরা বলছে একটা হচ্ছে এলাহুল খেইর একটা হচ্ছে এলাহুসার একটা হচ্ছে কল্যাণের হ্যাঁ এলাহ মাবুদ আর একটা হচ্ছে অমঙ্গল বা অনিষ্টে বিপদ আপদ বালা মাবুদ একজন কল্যাণ এক এলাহ কল্যাণ দেয় আর এক এলাহ কি করে অকল্যাণ দেয় বা আজাব নাজিল করে তো দুই এলাহ কি রাজি রাখতে হবে কল্যাণ পাওয়ার জন্য এলাহুল খৈরের পূজা করতে হবে আর অনিষ্ট থেকে আজাব থেকে শাস্তি থেকে বাঁচার জন্য এলাহুসার যিনি মন্দের মালিক মাবুদ তার পূজা করতে হবে নবী করিমসাল্লাম যখন কোরেশদের ধর্মের বিরোধিতা করলেন আর তৌহিদ নিয়ে আসলেন তখন বলছে এ তো ওই ওই আবু কাবসা যে আমাদের ধর্ম ছেড়ে আগে চলে গেছে ওরই সন্তান এটা ওরই সন্তান জি মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের সাথে সম্পর্কিত করে ওহাবি কেন বলছে যে আরে ওই আরবে যে মোহাম্মদ বিন আবদুল্লাহাব যে কবর মাজার সবকে ভেঙে ফেলেছে বাকির আর মোয়াল্লার আর যত আরব দেশে মাজার ছিল পাকা সব ভেঙে ফেলেছে আর বাংলাদেশে এসে আর ভারতে এসে কবর মাজারের বিরুদ্ধে বলছে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলছে তার মানে এইটাও সেই ওহাবি এভাবে নামগুলি দিয়ে থাকে শত্রুরা জি কি জন্য এই নাম দিয়ে থাকে খোটা দেওয়ার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এবং গালমন্দ করার জন্য এগুলো হচ্ছে উদ্দেশ্য এও প্রতিপন্ন করা কিন্তু নবী করিম ইসলাম দাওয়া দিতে পরোয়া না করে কে ঠাট্টা করছে কেউ ভাস করছে কে কি উচ্চ দেখার বিষয় নাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে দাওয়াত দিতে থাকলেন এবং প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন বিভিন্ন অনুষ্ঠানে যেখানে লোকজন বসে থাকে যেখানে তাদের আলাপ আলোচনা চলে সেখানে চলে যান আর দাওয়াত দিতে থাকেন হজ মৌসুমে দাওয়াত দেওয়ার সুযোগ নেন আল্লাহর কিতাব পাঠ করেন নবী সাল্লামের দাওয়াতের তরিকে কিন্তু এটাই ছিল যুক্তি পেশ করেন না আজকাল এক শ্রেণীর লোকেরা নন মুসলিমদের দাওয়াতে কি মনে করে যে যত লজিক দিতে পারে সে হচ্ছে ভালো দায়ী একবারে হ্যাঁ এক্সপার্ট না না না এটা করানি তরিকা না আর এটা আম্বিয়া রসুলগুলোর তরিকা না বিশ্বাসনের তরিকা ছিল যে কাফেদের সামনে কোরআনের আয়াত শোনা তাদের ভাষায় কোরআন নাজল হচ্ছে তাহলে যারা নন মুসলিম তাদেরকে দাওয়াত দেওয়ার উত্তম তরিকা এবং কোরআনই তরিকা সন্ন্যতি তরিকা হচ্ছে কোরআনের আয়াতের চাইতে ভালো উপদেশ আর করতেও নেই যদি তারা অনারব হয় তাহলে কোরআনের আয়াতের তর্জমা তফসিল করে আপনি তাদেরকে পাঠ করে শোনাবেন আপনার নিজের কথা না বলে আপনি আল্লাহর কালামের কথা বলবেন ঠিক যাতে জান্নাতের কথা রয়েছে জাহান্নামের কথা রয়েছে যাতে বেশ কিছু যুক্তিও রয়েছে সেগুলো ঠিক আছে কিন্তু আজকাল নিত্য নতুন তরিকা গায়ের মুসলিমদের দাওয়াতের আপনি অবাক হয়ে যাবেন কয়েক ঘন্টা শুধু খেলাধুলায় চলছে খেলাধুলায় চলছে দমদামি চলছে রশি টানি আরো কুস্তা কুস্তি আরো কত রকম খেলা ওইসব খেলা জানি না খেলা খেলিয়ে নন মুসলিমদেরকে দাওয়াত দেওয়া আর তার মধ্যে গিয়ে দিল সাইকেল দিয়ে দিল তো কাউকে আর কিছু দিয়ে দিল তো যে যেটা পছন্দ করে দিয়ে দিল এগুলো দিয়ে দাওয়াত দেওয়াত হ্যাঁ না না না ব্রোস্টেড বিতরণ করা খবরের এটা রহমানিয়া মার্কেট আছে না রহমানিয়া মার্কেট আছে কাদের মার্কেট জানেন মানে মেজরিটি ওখানকার হ্যাঁ ফিলিপিনো ওখানে প্রতি রমজানে দাওয়াত দাওয়ার তরিকা হচ্ছে শুধু কি বিতরণ করা ব্রোস্টেড বিতরণ করে কারণ ফিলিপিনরা ব্রোস্টেড খুব পছন্দ করে হ্যাঁ ফাস্টফুড খুব পছন্দ করে খালি একবারে হাজার হাজার প্যাকেট নিয়ে সব ব্রোস্টেড বিতরণ করো ইসলামের কথা কিছুই নেই দিনের দাওয়াতে তহির সুন্নতের কথা কোনো দাওয়াত নেই আখেরাতের কথা আলোচনা নেই শুধু ব্রোস্টেড খাওয়া ব্রোস্টেড খাওয়ায় আর এক দল বেঁধে আসে আর ওদেরকে বলো বলে যে লাহ মহাদুরসাল্লাহ পড়ে নাও ওরা দেখে যে ব্রোস্টেড যদি খেতে পাই পনেরো বিশ টাকা তো লাইহাল্লাহ পড়তেই কি আর মোহাম্মদ রসুল্লাহ পড়তেই কি দলে দলে পঞ্চাশ ডেলি ডেলি পঞ্চাশ জন একশো জন দুশো জন পড়ে নিলে বলছে আজকে দুইশো জন ইসলাম গ্রহণ করলো আজকে তিনশো জন ইসলাম গ্রহণ করলো কয়েক বছর থেকে বাক কর্মকাণ্ড চলছে এগুলো দাওয়াতের তরিকা নেয় এগুলো দাওয়াতের তরিকা নেয় কারণ এতে হচ্ছে কি তাদের অভ্যাস খারাপ করে দিচ্ছেন আপনি আর এতে আপনি ইসলামের ক্ষতি করছেন আপনি সংখ্যা দেখি আপনি এটা দিয়ে কি করছেন এটা দিয়ে আপনার অ্যাডভার্টাইজ হচ্ছে আর এটা দিয়ে আপনার যদি উদ্দেশ্য থাকে কালেকশন তো সেটা হয়তো হচ্ছে যা আমাদের এত লোক মুসলিম হয় এত লোক মুসলিম হয় কিন্তু আল্লাহর কাছেও কিছু পাচ্ছেন না আর ইসলামে আজকে ঢুকলো কালকে বেরিয়ে গেল কাপড় বদলানো এই কাপড়টা পরে এখন এসছি আর যাওয়ার পর দেখলাম একটু ময়লা দিলাম খুইলে আর আর একটা পরে নিলাম এইরকম শুরু হয়ে গেছে এখন ইসলাম গ্রহণটা এক লোকদের কাছে করানি তরিকা কি বেশ কিছু মাসাল্লাহ মানে আন্তর্জাতিক পর্যায়ে যারা ভালো দায়ী তারা এই দিকে ডাক দিচ্ছে যে কোরআন দিয়ে দাওয়াত দাও জি কোরআন আল্লাহ বলছে ফাজাক্কির বিল কোরআনে মাইয়া খাফ ওয়াইড কোরআন দিয়ে তুমি অ্যাডভাইস করো উপদেশ দাও বা রিমাইন্ড করিয়ে দাও স্মরণ করিয়ে দাও মাইয়া খাফ ওয়াইদ যে আমার শাস্তিকে ভয় করে তাকে আরে আল্লাহর শাস্তিকে ভয় করে তো কোরআনের কথা শুনে হেদায়ত হবে আর আল্লাহর শাস্তিকে যে ভয় করবে না না না না আমি ওসব বুঝি না মানি না বিশ্বাস করি না আমি আখেরাত পরকাল কিছু বিশ্বাস করি না আমি নেচারে বিশ্বাসী আমি প্রকৃতিতে বিশ্বাসী ইত্যাদি যারা বলছে নাস্তিক যারা পেট পূজারি যারা তাদের হেদায়ত করতে পারবেন না আপনি ফাজাক্ষির বিল কোরআন ভাইয়া খাফ ফালা তো মানে বিল কোরআন কোরআন দিয়ে সর্বাত্মক চেষ্টা চালাবো দাওয়াতের ময়দানে কোরআনে করিম দিয়ে চেষ্টা চালাইতে হবে রসুল উল্লাহামের সন্না হাদিস দিয়ে চেষ্টা চালাইতে হবে নবী করিম সাল্লাহাম সম্পর্কে তাই বলছেন ইয়তলু আলিহিম কিতাব আল্লাহ কাফেরদেরকে আল্লাহর কিতাব পড়ে শুনাইতেন আল্লাহর কিতাব মুসলিমদেরকে শুধু শোনাবার জন্য নয় অমুসলিমদের শুধু তেলাওত করে খতম করার জন্য নয় তাদেরকে কিতাব শোনাইতেন ওয়াদ ওহম এলামা দাঁত এলিহি রসুল সমস্ত নবী রসুলগণ যে মৌলিক বিষয়ের দিকে দাওয়াত দিয়েছেন সেদিকে দাওয়াত দিতেন রসুল উল্লাহ সেটি ছিল হুদ আলি ইসলামের দাওয়াত সুরে আরব যদি পড়ে দেখেন আর অন্যান্য সুরাতে দেখবেন হুদ তারপরে সলে তারপরে নু জি লুদ সোয়াইব এইভাবে আম্বিয়া কালাম ইব্রাহিম সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত এইভাবে উল্লেখ করা হয়েছে এই সুরাগুলিতে ইয়া কৌমে হে আমার জাতি বদুল্লাহ আল্লাহ তোমরা ইবাদত করো মা লাকুম এলাহিন গাইরু তার ছাড়া তোমাদের কোন সত্য উপাস্য নেই ঔবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো পজিটিভ মালাকুমিন এলাহিন গাইরো তার ছাড়া আর কোন সত্য উপাস্য নেই এটা হচ্ছে নেগেটিভ দাওয়াত হয়ে গেল এই ছিল সমস্ত আম্বিয়া রসুল দাওয়াত নবী করিম এই দাওয়াত দিলেন আর তারপরে কথার দ্বারা দাওয়াত দিলেন আর কাজের দ্বারাও শুরু করলেন এতদিন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন না এখন কাবার সামনে এসে নামাজ পড়া শুরু সুরুল্লাহ সাল্লাহ নিজে সাহাবিরা নাই কারণ সাহাবিরা জুল অত্যাচার বেশি হইতে পারে সাহাবিরা ততটুকু কষ্ট বরদাস্ত করার মতো এখন হয়তো প্রশিক্ষণ পায়নি বা অতটুকু মজবুত হতে পারেনি কিন্তু রসুল্লাহাম প্রকাশ্যে এসে তাদের সামনে আল্লাহর ইবাদত করা শুরু করলেন ফাকান ইয়সাল্লি বিফেনাইল কাবার নাহারান জিহারান ওয়ালা রসুল আসাদ সুতরাং কাবার সাহানে কাবার চারিদিকে এসে রসুল্লাহ সাল্লাম সকাল বিকাল বিভিন্ন সময়তে এসে সলাত তাদের করা শুরু করলেন প্রকাশ্যে এবং লোকজনের সামনে কাফের বসে আছে দলে দলে বসে আছে তাদের সামনে রসুল্লাহ এসে কাবাকে সামনে করে কাবার সামনে সলাত আদায় করা শুরু করলেন কিছু লোকেরা তো দাওয়াত কবুল করল আর দিন ইসলামে তারা প্রবেশ করল বেশ কিছু লোক অল্পই কিন্তু অধিকাংশ লোক তারা বিরোধিতা এবং শত্রুতা পোষণ করল এইভাবে দুটো এক দল তৈরি হয়ে গেল একটি কুফার দল ছিল মুশ্রিকিন তার মধ্যে কি হয়ে গেল দুটো দল একটা হয়ে গেল আহরুল হক হ্যাঁ হকপন্থী আর একটা বাতিলপন্থী মুশ্রিক আর আপোষে তখন এই যে বিদ্বেষ আর শত্রুতা শুরু হইল তাই বলে বলবেন যে এটা ফেতনা করা হইলো এই কয়েকজন লোক হ্যাঁ কয়েকজন লোকে সেই সব কথা না বললে তো মক্কাতে ফেতনা হইতো না নাকি এই কথাই না বলছে আমাদের দেশের বেদাতিরা আপনি তহিদের দাওয়াত নিয়ে যদি ইন্ডিয়া বাংলাদেশে যান বেদাতি এলাকাতে এসব ফেতনাবাজ আমরা সব এক ছিল আমাদের মাঝে কোনো ঝোড় ঝামেলা ছিল না আর এরা এসে এই যে ফেতনাবাজি শুরু করেছে না তাহলে চুপ থাকবেন নাকি তাহলে তো প্রথম ফেতনাবাজ রসুল্লাহাম তার সাহাবি সাহাবি কেরাম না না না ফেতনাবাজ ওরা কারণ সবচেয়ে বড় ফেতনা হচ্ছে সির ওকাতেলু হাত্তাল্লা তা কোনো ফিতনা আর অন্যান্য বেশ কিছু আয়াতে ফেতনা শব্দটি রয়েছে তার তফসিরি হচ্ছে শির সবচেয়ে বড় ফেতনা হচ্ছে যে আল্লাহর এবাদত না করে গাইরুল্লাহর এবাদত করা আল্লাহর সাথে সম্পৃক্ত না হয় অন্যের সাথে সম্পৃক্ত হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা ঠিক যখন এইরকমটা হইল আর হজের মৌসুম কাছিয়ে চলে আসছে তখন মক্কার মুশ্রিকেরা আপসে সলা পরামর্শ করল যে মোহাম্মদ তো এই কাজ থেকে বিরত হবে না এত ওকে হেউ প্রতিপন্ন করলাম অপদস্থ করলাম কিন্তু কাজ হচ্ছে না আর দিনের দিন একটা দুটা করে প্রতিদিন লোক ইসলাম গ্রহণ করতে আছে আর তার লোকজন বাড়তেই আছে সামনে হজ মৌসুম শুধু আমরা মক্কার লোকেরা মক্কার আশেপাশের লোকেরাই তার এই নতুন কথা সম্পর্কে জানছিলাম কিন্তু এখন তো গোটা আরব জগৎ জেনে নেবে তখন জানার মাধ্যম তো এটি ছিল জি হজের বহু ফায়দার মধ্যে এটা একটা ফায়দা আজকে না হয় মোবাইলের যুগ আর ইন্টারনেটের যুগ যে একটা হক কথা সারা দুনিয়াতে এক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে দেন শুধু ক্লিক করে তাই না ছড়িয়ে দিতে পারেন আপনি কিন্তু আপনি মোবাইল আর ইন্টারনেটের হ্যাঁ, যুগের পূর্বে মাত্র ২০ বছর পেছন দিকে চলে যান তখন একটা কথা পৌঁছানোর জন্য কিছু মিডিয়া ছিল রেডিও ছিল হ্যাঁ টিভি ছিল এগুলো ছিল তার আগে যখন রেডিও ছিল না টিভি ছিল না তখন হ্যাঁ টেলিগ্রাম তো ব্যক্তি পড়েছে কত লোকে একটা টেলিগ্রাম যার কাছে পাঠাবেন তার কাছে আচ্ছা তো এই করতে করতে যদি যান একটু পিছিয়ে তো দেখা যাবে যে যেখানে লোকজন হ্যাঁ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে আসছে ওই জায়গায় যদি কথাটা রেখে দিতে পারেন তাহলে এরা যখন ওখান থেকে যাবে আপন আপন এলাকায় তখন ওই এলাকায় কথাটা ছড়িয়ে যাবে আর এর জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে হজের ময়দান মেনা আরাফা মুজদালিফা নবিসাম এই সুবর্ণ সুযোগটা হাতে নিলে দাওয়াতের জন্য যে কাজটা করতে হবে আমাকে গোটা আরব দেশ আমার দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে আর এ না এটার জন্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলো যে কি করে ঠেকানো যায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে তো খুব চিন্তিত ছিল মুশ্রিকরা আর যাতে করে লোকজন জানতে না পারে সম্পর্কে বা জানলেও যাতে করে মোহাম্মদ সম্পর্কে সুধারণা নিয়ে না যায় কুধারণা নিয়ে যায় হ্যাঁ ধারণা নিয়ে যায় এই ছিল তাদের উদ্দেশ্য মিটিং করার জন্য বসলো তারা ওলিদ বিন মগিরা সেই ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মক্কার ছিল তাদের নেতৃস্থানীয় ব্যক্তি তার সাথে এবং সেই নেতা তাদেরকে বলল ইয়া মা সারা কোরাইশ হে কোরাইশের বংশধর বা কোরাইশের লোকেরা ইন্না কাদ হাজার হাজার মৌসম দেখো হজের মৌসুম হাজির হয়ে গেছে ওয়াইনা ওফুদ আল আরবে সাতাকদাম আলী কুফিহে এই হজ মৌসুমে সমস্ত আরব প্রতিনিধিরা বিভিন্ন এলাকা থেকে সবাই এখানে উপস্থিত হবে ওয়াকাদ সামিউ বি আমরে সাহেব হাজা তারা অনেকে শুনেছে আবার শুনে ফেলবে ফাজমাউ ফিহে রায়ান ওয়াহেদান সুতরাং তোমরা এই মোহাম্মদের ক্ষেত্রে একমত হও একটি কথা বলতে হবে কারণ বিভিন্ন রকম কথা যদি শোনে তো তোমাদেরকে মিথ্যাবাদী মনে করবে মানুষের মিথ্যা কখন ধরা পড়ে যদি এজন্য আসামিরাকে যখন তদন্ত করে তখন একজন একজন করে ডাকে ঠিক না শুধু একজন একজন তদন্তের সম্পর্কে আমার কিছুটা নলেজ আছে একজন একজন করে ডাকে একবার শুধু ডাকা না একবার ডাকে ওর রেকর্ড করে নেবে লিখিত যে কত তারিখের এটা তার বিবৃতি আর তারপরে তখন বাকিটি যখন ডাকা হলো সবার আলাদা কেসে আসামি সবগুলি কিন্তু কিন্তু সবার কথা একরকম মিলছে না পার্থক্য হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে হ্যাঁ মিথ্যা কাজ করছে জি তারপরে ওই যে যে লোকটাকে এক সপ্তাহ দু সপ্তাহ আগে ডেকেছে তাকে আবার ডাকছে দুই চার সপ্তাহ পরে মিথ্যা যদি বানিয়ে বলে থাকে সব কথা মনে থাকবে না একটু কম বেশি হয়ে যাবে কিন্তু সত্য ঘটনা হলে হুবহু বলতে পারবে কারণ ঘটনা তো এটি তখন ধরা খেয়ে যায় যে মিথ্যা বলছে মিথ্যা বলে তখন মায়ের দেওয়া শুরু করে রিমান্ডে মায়ের দেওয়া শুরু করে জি হ্যাঁ, হ্যাঁ। তো কি বলছিলাম তোমাদের তোমরা একমত হও ওয়ালা তাখতালিফু তোমরা বিভিন্ন হ্যাঁ মত পোষণ করিও না মোহাম্মদ সম্পর্কে সুতরাং তোমরা যদি বিভিন্ন মত পোষণ করো মোহাম্মদ সম্পর্কে লোকেরা যখন জিজ্ঞাসা করবে তাহলে তোমরা একজন অপরজনকে মিথ্যা প্রতিপন্ন করবে লোকেরা ভাববে যে না তোমরাই মিথ্যাবাদী আর মোহাম্মদ সত্যবাদী তাহলে তখন লোকেরা বলল যারা মিটিং এ হাজির হয়েছিল আপনি বলে দেন আপনি নেতা মানুষ আপনি আমাদেরকে শিখিয়ে দেন কি বলতে হবে মোহাম্মদ সম্পর্কে একটা তো কিছু বলতে হবে জাতিকে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা বলেন ওয়াকিম লানা রায়ান নাকুল বলবো একটা মত বলেন কাল আল্লাহ বল ফকুল আসমা নেতা বলছে তোমরাই বলো যে কোন কথার উপর তোমরা একমত হইতে পারছো মোহাম্মদ সম্পর্কে তোমরা কি মন্তব্য করবে তোমাদের মতামতগুলি শুনি কালু তখন কিছু লোকের বলো না কুলো কাহিন বলবো যে এই লোক জ্যোতিষী কি বলবো জ্যোতিষী কালা তখন ওই নেতা ওয়ালিদ বিন মগিরা বলল যে মাহাবে কাহেন ও জ্যোতিষী নয় গণক না লাকাতার আইনাল কোহান বললে বিশ্বাস করবে না তোমাদেরকে কারণ ওরা তো দেখবে ওরাও জানে যে জ্যোতিষী কেমন হয় গণক কেমন হয় আমরা জ্যোতিষীকে দেখেছি জ্যোতিষীর লক্ষণ আলাদা জ্যোতিষীর কথাবার্তা আলাদা আর মোহাম্মদের কথাবার্তা আর মোহাম্মদ যে আয়াতগুলি পড়ে সেগুলো জ্যোতিষীর কথা নয় কালু তখন একদল বলল মত পোষণ করে না খুলে মজুন বলবো যে পাগল হয়ে গেছে কি হয়েছে মজনুন পাগল বলবো কালা তখন ওই অলিবিন নেতা বলছে মা হবে মজনু ও পাগল তো না পাগল না লাখাত রায় না জনুন পাগলামি দেখেছি পাগলের পাগলামি দেখেছি এবং পাগলকে আমরা ভালো করে চিনি পাগল যে পাগলামি অবস্থায় যা করে সে আমরা জানি একে পাগল বললেও লোকে বিশ্বাস করবে না এটাও চলবে না কারণ তখন তৃতীয় মত পোষণ করলো বললো সাহেব বলবো যে কবি মোহাম্মদ হচ্ছে কবি আর যে কোরআন শোনাচ্ছে কোরআন বলছে কোরআন টোরান না এগুলো আসমানি কথা না এগুলো তার কাব্য রচনা এগুলো হচ্ছে তার কাব্য রচনা সে রচনা করছে বা তাকে কেউ শিখাচ্ছে কালা তখন ওয়ালিদ বন মগিরা নেতা বলছে মা হবে স্যার ও কবিও না লাকাত আরাফনা সেরা কুল্লা আমি কবিতা ভালো করে জানি এবং কবিতার যতগুলি প্রকরণ আছে আপনারা যারা সাহিত্য পড়েছেন তারা হয়তো জানবে যে কবিতার কিন্তু অনেক প্রকরণ আছে অনেক প্রকরণ আছে এক রকমের ছন্দ হয় না আমরা আরবি কবিতার কায়দা কানুন পড়েছি যেটা একটা সাবজেক্ট আমাদের পড়ানো হয়েছিল জামিয়া সালেফা বানারসে ওতে সব দেখেন সবগুলি গান অথবা সবগুলি সঙ্গীত বা সবগুলি গজলের ছন্দ একরকম না জি তো আরবিতে ষোলোটা ওরই আছে মানে বহুর যেগুলোকে বলা হয় আর ওতে যদি আপনি আপনার যারা অভিজ্ঞ এই কাব্য রচনা সম্পর্কে তারা আপনার ভুল ধরে পেলে আপনি ধরেন কবিতার আকারে কিছু বলছেন আর আপনি যদি ঠিক না বলেন তো ওরা ধরে ফেলবে যে তোমার কবিতা ঠিক হয় না কায়দাতে ফিট হয় না জি হ্যাঁ। ওজন যেটা বলা হচ্ছে তার বলেন আমরা কবিতা বুঝি এসব কবিতা নয় যেগুলো কথা মোহাম্মদ শোনাচ্ছি তখন চতুর্থ মত পোষণ করলো কিছু লোকের বললো না করলো সাহের বলবো জাদুকর কে জাদুকর সাহেব জাদুকর সে কালা তখন অলিদুল মগিরা বললো যে মোহাম্মদ জাদু করো না লাখাত রায়না সাহার আমরা জাদুকরদেরকে দেখেছি এবং তাদের জাদুর ভেলকিবাজিও দেখেছি বা মন্ত্রতন্ত্র তাদের শুনেছি ওগুলো নয় আসলে চার রকমের মত লোকজন পেশ করলো যারা মজলিসে ছিল চারটায় পছন্দ হইল না চারটা সম্পর্কে মন্তব্য করে দিল নেতা অলিদিন মগিরা তখন লোকেরা বলে তাহলে আপনি বলেন কি বলবো আপনি বলেন থামা কুল কালা তখন তাদের মতামত শুনে এই ওয়ালিদ বিন মগিরা নেতা বলল সে খুব পণ্ডিত মানুষ ছিল ওল্লাহে কার কসম আল্লাহ করত আল্লাহর কসমও করত আবার সিরিকও করতো সোহান আল্লাহ এ হচ্ছে মুশরেক মূর্খ হয় মুশরেক মূর্খ হয় চিন্তা করেন না মুশরেক হিন্দুরা ওপর অলাও বলছে আর ওপর অলা এবাদতো করে না ঠিক না মাজার গুজারিরা আল্লাহকে সর্বশক্তিমানও বলছে আল্লাহর কাছে নাচে গাইদুল্লাহর কাছে চাইছে এই জন্য একজন আরো বড় আলেম বলেছেন যে সাপোজ ধরে নিলাম যে আল্লাহও দিতে পারেন আর খাজা বাবাও দিতে পারেন আর জিলানিও দিতে পারেন ধরেন তাই না চিস্তিও দিতে পারে জিলানিও দিতে পারে ধরেন আপনাকে ছেলে বা রোগ ভালো করতে পারে আর আল্লাহ পারে এদিকে আল্লাহকে রাখেন এদিকে খাজা বাবা আর ওই একে রাখেন জিলানিকে রাখেন আর শাহজালাল শাহপুরান এগুলোকে রাখেন কে বেশি দিতে পারে ওই মুশরিকে আপনারও তো মশালা তৌহিদবাদী কিন্তু যদি ওই কবর পূজারিকেও জিজ্ঞাসা করেন ওই আজমি আর ওই আপনার জিলানি ওই পন্থীগুলোকে সুফিদেরকে জিজ্ঞাসা করে যে কে বেশি দিতে পারবে আল্লাহ বেশি দিতে পারবে না জিলানি চিস্তি দিতে পারবে কি বলবে প্রকৃতি আল্লাহ বেশি দিতে পারবে তো আপনার সামনে দুইজন যদি থাকে বস আর একজন বস বেশি দিতে পারে একজন কম দিতে পারে কার কাছে যাবেন আর দুই জায়গায় ঢুকতে পারবেন আপনি কোথায় যাবেন আপনি যে বেশি দিতে পারে দেওয়ায় শক্তিশালী সক্ষম তার কাছে যাবেন ঠিক না আপনার সরাসরি যদি কফিলের সাথে সম্পর্ক থাকে তো বাঙালি দালাল ধরবেন নাকি অনেক কোম্পানি তো এরকম আছে বা অনেক কফিল আপনার কাছে ভিসা বিক্রি করেছে এইসব কিচ্ছা কাহিনী এখানকার দাম সৌদি আরবের অনেক আছে বাঙালি ভিসা বিক্রি করেছে কফিলের সাথে পরিচয় করে দেয় না কারণ কফিলের সাথে পরিচয় করলে তার গোমুর ফাঁস হয়ে যাবে যে আপনার কাছে এত টাকাতে ভিসা বিক্রি করেছে সব কাজ আপনার করে দিয়েছে একেবারে নল করে দিচ্ছে আপনার কাগজপত্র লাগবে সব করে দিচ্ছে ছুটি লাগিয়ে দিচ্ছে সব করে দিচ্ছে ভাই কফিলের নম্বর আরে যদি নম্বর চেনের সম্পর্ক খারাপ আমার তোমার নম্বরের কি দরকার তোমার কাজ হইলি তো হইলি কথা বুঝতে পারছেন জানেন না জানেন না এগুলো হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি ডাইরেক্ট কফিলের কাছে পৌঁছিতে পারেন তো বাঙালিকে পুষবেন বা হিন্দি বা পাকিস্তানিকে বা মাসরিকে বুঝবেন ওকে ওর কাছে যাবেন না আপনি আমি সরাসরি কফির কাছে যেতে পারি তো এইটুকু বুঝ আসে না হ্যাঁ এ মাজারপন্থীদের তো এই অলিদিন মগিরা বলল যে শোনো মোহাম্মদ সাল্লাম যে কোরআনগুলি পাঠ করে ইন্না লেকৌলহি হালাওয়া তার কথাই একটা বড় স্বাদ আছে হালাওয়া একটা মিষ্টি ভাব আছে কোরআনে কেরিমে কোরআন যে পড়ে ওয়াইন্না আলিহে তালাওয়া তার ওপর একটা যেন রং চড়ানো আছে হ্যাঁ গোল্ডেন তালাওয়া বলা হয় হ্যাঁ? সোনার যে পাইন চড়ানো হয় সেটাকে তার কোরআনের আসল যেটা মূল সেটা হচ্ছে আপনার ওই যে আপনার খেজুর থাকে খেজুরের একটা কি বলে কান্দি হ্যাঁ কান্দি বলেন না পুরোটা কান্দি বলেন না আর শাখা প্রশাখাগুলি হচ্ছে যে খেজুর ওখান থেকে পড়ছে অথবা পারছে না আপনি জিজ্ঞেস ওমা আন্তুম বেকাইলিন মিন হাজার সাইয়ান ইল্লা আরাফ বাতিল এসব কথা যদি তোমরা বলো তাহলে লোকেরা বুঝেই নিবে হাজি সাহেবরা যে তোমরাই বাতিলপন্থী তবে একটা তো কিছু বলতে হবে একটা তো কিছু বললে মানুষকে বিভ্রান্ত করতে হবে ওয়া ইন্না আকরাবল কৌলি আন্তা কুলু সাহেব সবচেয়ে ভালো কথা হবে যে তোমরা একমত হয়ে বলবে যে মোহাম্মদ একজন জাদুকর মোহাম্মদ একজন জাদুকর যেমন মুসা আলি ইসাল্লামকে যেমন মুসা আলি সাল্লাম মজেজা দেখিয়েছিলেন লাঠির মর্যাদায় সাপ আর বগলে হাত দিলে চমকে উঠে তখন কি বলেছিল ফেরাউন আর ফেরাউনের লোকেরা হ্যাঁ সাহের তো সাহের যখন বলবে তখন লোকেরা তো জিজ্ঞেস করবে যে জাদুকর কেমন করে হইলো মোহাম্মদ আবার জাদুকর কেমন করে হইলো মানুষ তো একবার অন্ধ নয় একটু তো যাচাই বাছাই করবে তাহলে বুঝাইতে তো হবে তো বুঝিয়ে দিচ্ছে নেতা কিন্তু নেতারা কিভাবে বিভ্রান্ত করে মানুষকে যারা গুমরাহ নেতা জাতিকে গুমরা করে গুমরা বক্তা গুমরা মোল্লা গুমরা আলেম গুমরা করে জাতিকে এর প্রমাণ এখানে শোনেন যখন তোমরা বলবে যে মোহাম্মদ হচ্ছে জাদুঘর আর সে যেগুলো পাঠ করে সেগুলি হচ্ছে জাদুর হ্যাঁ কালাম জাদুর মন্ত্রতন্ত্র যুক্তি কেন জাদু বলছে যে সে রাতারাতি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিচ্ছে আর জাদুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জাদু যদি করা হয় স্বামী স্ত্রীতে এত ভালোবাসে এত ভালোবাসা এক মিনিটের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে তালাক হয়ে যাবে যদি জাদু করা হয় এই জাদু এই প্রকারে জাদু করা হয় আর মোহাম্মদ সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন তখন কি হয় স্ত্রী মুসলমান হয়ে গেল হাতে সাথে তোমার কাছে থাকবো না তুমি মুসলমান আমার থাকবো না অথবা স্বামী মুসলমান হয়ে গেল স্ত্রী বলছে আমি হব না হবে না তোমাদের তালাক তুমি যাও আমি গেলাম জি হ্যাঁ জাদুকর বাপ বেটাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয় মোহাম্মদ ভাই আর ভাই ভাইয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করে ভাই বোনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয় নিজের বংশের মাঝে ফাটল ধরিয়ে দিয়েছে তার জাদু দিয়ে এগুলো কথা বলবে এগুলো কথা বললে লোককে বিশ্বাস করাইতে পারবে দেখো দেখো যে আহ মুসলমান হয়েছে স্বামী স্ত্রীতে কত ভালো সম্পর্ক ছিল বাপদাদা ধর্মে ছিল তার স্ত্রী এইদিকে থেকেছে ওইদিকে চলে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে অমুকের হয়েছে অমুকের হয়েছে অমুকের হয়েছে সবকে জাদু লেগে গেছে সবকে জাদু লেগেছে এই কথাই বলতো মক্কার সাধারণ জনগণকে নেতারা বলতো যে মোহাম্মদের কথা শুনিও না নাহলে জাদু লেগে যাবে জাদু লেগে গেলে স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হয়ে যাবে বাব্বাটায় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সব কথা বলতো এই যুক্তি করে তারা সেখান থেকে বিদায় নিল আর তারপরে ডিউটিতে লেগে গেল তারা স্বেচ্ছাসেবক হিসাবে হজ মৌসামে মেনারা পায় মজদালি পাই যে যাকে পাই তাকে সতর্ক করে আগে থেকে সতর্ক করা এটার একটা ক্ষতির দিক আছে কিন্তু ওরা মনে করছে লাভ করবে একটা লোক কিছু জানে না বেচারা রাস্তা দিয়ে যাচ্ছে আর ওকে যদি বলেন হ্যাঁ সৌদি আরবে বেদাতিরা এরকম কাজ করে এটা নতুন লোককে দেখেছে যে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এসছে দেখার পরে এই মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে কিছু জানে ইসলামী সেন্টারও চেনে না বেদাতিরা করে কি আপনি নতুন এসছেন যা ভালো কাজ করেছেন কিন্তু একটা কাজ আপনি একটা নসিহত শোনেন সৌদি আরব থেকে রিয়েলি জীবেন এখানকার ওয়াহাবিদের ধর্ম নিয়ে যাবেন না কথা বোঝা গেছে কত লোক এরকম হাজিদেরকে সতর্ক সাবধান করে পাঠায় হাজির আমাকে নিজে বলেছে মদিনতে যে আমাদের আলেমরা আমাদেরকে সতর্ক সাবধান করে পাঠিয়েছে হজ করে আসো কিন্তু ওখানকার ধর্মকর্ম নিয়ে আসিও না ওখানকার কোনো কিতাব নিয়ে আসিও না কিছু নিয়ে আসিও না কাজ করতে আসে প্রবাসীরা ওদেরকে শিখিয়ে পড়াই যে ওখান থেকে রিয়াল নিয়ে আসো কিন্তু ওখান থেকে ধর্ম নিয়ে আসিও না মানুষকে যখন বাধা দেওয়ার মানুষের স্বভাব হচ্ছে কেন বাধা দিল একটু দেখিত এটা হচ্ছে মানুষের স্বভাব কিন্তু এখানে মসজিদে নামাজ পড়ে বেরিয়েছে একে বলছে এখানে কিন্তু ইসলামী সেন্টার আছে ওয়াহাবিদের সাবধান আপনি যাবেন না কিন্তু যেতেই যখন নিষেধ করলো একটু দেখি কি হয় ওখানে দেখি কি হয় এইভাবে কত লোক যে হেদায়ত হয়েছে আল্লাহ ভালো জানে আরবিতে একটা প্রবাদ আছে এই জন্য আল ইনসান হারিসন ফিমা মনিয়া মানুষ উদ্গ্রীব হয় ওই বিষয় সম্পর্কে যাতে বাধা দেওয়া হয় বাধা দিলে আরো উদ্গ্রীব হবে জানার জন্য উৎসুক হবে যখন ব্যাপারটা কি দেখিত আল্লাহ এর প্রথম দলিল শুনেন আল্লাহ যদি আদম আলি সাল্লামকে না বলতো এন যে ওয়ালা তাকরা বাহাজির সাহা এই গাছের কাছে যেও না তাহলে জীবনও যেতেন না কে চিনে ওই গাছকে কথা বলছে না কে চেনে আর কে গুরুত্ব দেয় গাছের কিন্তু যখন বাধা দিয়ে দেওয়া হইলো শয়তানও সুযোগ পেয়ে গেল আর মনের মধ্যে কথাও ঢুকে গেল যে গাছে আছেই বা এই গাছে আছেই বা যে আল্লাহ বাধা দিলেন কথা বোঝা গেছে এই হচ্ছে সুযোগ শয়তান শয়তানও সুযোগ পেল যে মনের মধ্যে এটা ঢুকা যে নিশ্চয়ই কিছু আছে না হলে কেন বাধা তখন কি বলা হইলো হাল আদুল্লুক আল্লাহ সাজারাতুল খুলদে এমন একটা গাছ বলে দেব যে গাছটার নাম হচ্ছে সাজারাতুল খুলদ মানে জান্নাতে চিরস্থায়ী হইতে পারবে ওই গাছের একবার ফল খেয়ে নিলে তুমি আর তোমার স্ত্রী মরবে না কিচ্ছু হবে না কষ্ট হবে না বালা মুসিবত হবে না রুজির চিন্তা করতে হবে না কিচ্ছু চিন্তা করতে হবে না আর তোমাকে কয়েকদিন রেখেছে তারপরে তো ধাক্কা দিয়ে বের করে দিবে তুমি গাছের ফলটা খেয়ে নাও চিরকাল থাকবে আদম আলাইসাল্লাম প্রথম মানতে রাজি হয়নি কিন্তু মহিলার যে প্রভাব রয়েছে এই পুরুষদের উপর বুঝতেই পারেন হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় একটা বাক্য আছে বড় বড় ভাইয়া বাবু আর স্ত্রীর কাছে সবাই কাবু কথা বোঝা গেছে হ্যাঁ ফুসলাইতে শুরু করলো আরে যখন বলছে একবার দেখি না খেয়ে দেখি অসুবিধা দেখি অসুবিধা রেখে রাজি হয়ে গেল রাজি হয়ে গেল জি বড় বড় যারা অফিসার থাকে আমাদের ভারত উপমহাদেশে ঘুষ ঘুষখোর দেশগুলিতে বড় বড় অফিসার এই অফিসার যারা ঘুষের চাকরি করে সরাসরি অনেক অফিসার আছে তারা ঘুষ নিতে চায় না আর লাখ লাখ টাকা ঘুষ দিয়ে হয়তো রাজি করা যাবে না স্বার্থ হাসিল করা যাবে করে কি বাড়িতে নিয়ে গিয়ে ওর স্ত্রীকে এই একবার বড় ইলিশ মাছ নিয়ে দিয়ে দিল খাঁটি মধু নিয়ে দিয়ে দিল একটা একবার স্মার্টফোন নিয়ে দিয়ে দিল আজকালকার যুগে আরে রাত্রিবেলা তখন স্বামীকে তখন গলাইতে শুরু করেছে এক এক ভাই এসছিল এক লোক এসছিল তার একটা সমস্যা আছে তুমি একটু খেয়াল রাখিও ও কিন্তু বাসাতে ইলিশ মাছটা তুমি খেলে না এটা দিয়ে গেছে কথা বুঝতে পারছেন এগুলো হয় দেশে এই ঘুষগুলি বেশি কাজ করে যার বিবির মাধ্যমে যে ঘুষগুলি দেওয়া হয় না এই ঘুষগুলি বেশি কাজ করা করে রাতের অন্ধকারে তখন ওকে কি সাইজ করা হয় ওই অফিসারকে সাইজ করে মহিলা জি তো হইল কি সতর্ক যখন সাবধান করা শুরু করলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জানে না মানুষ তাও বলতে থাকে আরে জানো একজন লোক কিন্তু মক্কা এসছে ও হচ্ছে জাদুঘর তোমাদের জাদু লেগে যেতে পারে স্বামী স্ত্রী বিচ্ছিন্নতা সৃষ্টি করবে বাপ মায় বিচ্ছিন্নতা সৃষ্টি করবে সাবধান ওই লোকের নাম মোহাম্মদ কিন্তু ভালো মানুষ না খুব খারাপ মানুষ সাবধান ঠিক করা শুরু করে হজের মৌসুম যখন আসলো তখন আমি করিম সাল্লাহ সাল্লাম হজের মৌসুমের যে স্থানগুলি মেনাই গেলেন আর তাদের তাঁবুতে তাঁবুতে ঢুকলেন বাসায় বাসায় ঢুকলেন যেখানে যার তাঁবু আছে যেখানে যার অবস্থান আছে ইসলামের দিকে তাদেরকে আহ্বান করা শুরু করলেন বলে ইয়া মানব সকল লাইহাইল্লাহ বলো তোমরা পরিত্রাণ পেয়ে যাবে আবুল হাত পিছনে পিছনে ঘুরে দেখি যে কি করে দেখি মানে কট্টর দুশ্মন যার সে আবুল হাত পিছনে থাকে আর মোহাম্মদ সাল্লা ইসলাম দাওয়াত দিতে থাকে যেমনই দাওয়াত দেয় আবুল হাব বলে এটা আমার ভাতিজা তোমাদের চাইতে আমি বেশি চিনি ছোট থেকে জানি নাম্বার ওয়ান খারাপ এর কথা বিশ্বাস করিও না এ মৃত্যু বিশ্বাস কত রকম করে যে কি বলে দেবহু তাকে মিথ্যা প্রতিপন্ন করে ওই কষ্ট দিতে থাকে কষ্টও দিতে থাকে মানসিক কষ্ট দিতে থাকে গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষা বলতে থাকে কিন্তু আরবদের কাছে খবরগুলি পৌঁছে গেল যত বাধা দেওয়ার চেষ্টা আর ওরা জানতে পারলো যে একটা কিছু মক্কায় হয়েছে একজন লোক এসেছে যে মূর্তি পূজার বিরোধিতা করছে আর এক আল্লাহ এবাদত করতে বলছে এতটা জেনে তারা চলে গেল ওয়ান্তাসারা কুল্লিহা এইভাবে এই হজ মাধ্যমে গোটা আরব এই তৌহিদের দাওয়াত আর কথা যে শেষ শেষ রসুল চলে এসেছেন এই কথা মানুষের ঘরে ঘরে পৌঁছেই গেল তো এই ছিল আজকের আলোচনা আর এর বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুললো ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে সে সম্পর্কে আলোচনা শুরু করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করেন বাতিল থেকে বাতিল পন্থীদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ মুশ্রেকদেরকে যেন দুলিশ্বাত করেন ইসলাম মুসলিমদের দুশ্মনদেরকে আল্লাহ ধরিসাত করেন আর ইসলাম মুসলিমদেরকে আল্লাহ যেন দিনের দিকে ফিরে আসার এবং শক্তিশালী আল্লাহ রবুল আলমিন করেন সুবহান রব্বিকা রব্বিল ইজত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন আলহামদুলিল্লাহি